সরাসরি আল্লাহ কথা বলেনি তাদেরকে আল্লাহ ওয়াহি করেছেন আজকের আল আকিদা আল ওয়াসেতিয়ার তেরোতম পর্বে আলোচনার বিষয়বস্তু বা দার্সের বিষয়বস্তু হচ্ছে রব্বুল আলমিনের কালাম বা বাণীর প্রমাণ মহান আল্লাহ আর কালাম বাণী কোরআন করিম একটি বিষয় আর আর একটি বিষয় হচ্ছে যে আল্লাহ রব্বুল্লা আলমিন কথা বলেছেন কথা বলেন যার সাথে ইচ্ছা যখন ইচ্ছা তিনি কথা বলেছেন এবং কোরআন করিম কালামুল্লাহ এছাড়াও আসমানি যতগুলি কিতাব নাজেল হয়েছে সেগুলি বিকৃত হওয়ার আগে তাওরাত এঞ্জিল সেগুলি আল্লাহর বাণী ছিল পরে সেগুলিতে বিকৃতি ঘটেছে কাটা ছেঁড়া হয়েছে কিছু সংযোজন বাড়ানো হয়েছে কিছু কমানো হয়েছে এই জন্য সেগুলো বিকৃত কালামুল্লাহ আল্লাহর কালাম কোনটা আর কোনটা আল্লাহর কালাম নয় নিশ্চিত বলা যাবে না তাওরাত এঞ্জিলের বরং একটা সময় ছিল সেগুলি নিশ্চিন্ন হয়ে গেছিল পরে তারা তাদের স্মৃতিতে যা কিছু ছিল তাতে থেকে লিখেছে এসব ইতিহাস প্রমাণ করে বাইবেল সম্পর্কে সুতরাং বাইবেল আল্লাহর কালাম নয় যদিও তাতে আল্লাহর কালামের অনেক কথাই আছে বাকি কোরআনে করিম সুরক্ষিত আল্লাহ রবুল আলম কোরআনে করিমের শব্দের বাক্যের অর্থের সবকিছুর হেফাজতের দায়িত্ব নিয়েছেন সুতরাং কোরআনে করিম কালামুল্লাহ আল্লাহর বাণী আল্লাহ রবুল আলমিনের কালাম বা বাণী বা কথার সম্পর্কে আলোচনা শেখুল ইসলাম ইমাবিন তাইম রাহেমল্লা এই জন্যই করছেন যে আকিদার ক্ষেত্রে যুগে যুগে অনেক ফিরকা পয়দা হয়েছে যে ফিরকাগুলি দল উপদলগুলি বিভ্রান্তির শিকার হয়েছে আল্লাহর বাণীকে অস্বীকার করেছে অথবা আল্লাহর বাণী সম্পর্কে বিভিন্ন রকমের এমন তারা বক্তব্য পেশ করেছে যেগুলি অবাস্তব বা সত্যের পরিপন্থী কোরআন সন্ন্যার বিরোধী দেখা যাক এতে ষোলোটি আয়াত নিয়ে এসছেন কোরআন করিম থেকে ষোলোটি আয়াত রয়েছে যে আয়াতগুলির প্রত্যেকটি আয়াত দ্বারা প্রমাণ করেছেন ইমাম ইবিন তাইম যে আল্লাহ কথা বলেন এবং কথা বলা আল্লাহর গুণ কথা বলা আল্লাহর গুণ এটি আল্লাহ রাবুল আলমিনের যেমন সেফাতে লাজেমা তেমনি সেফাতে ফেলিয়া সেফাতে জাতিয়া লাজেমা মানে সেফাতে জাতিয়া সেফাতকে দুই ভাগে ভাগ এর আগে অনেকবারই করেছি আশা করি আপনাদের যারা গুরুত্ব সহকারে এই আলোচনায় হাজির হচ্ছেন মনে আছে সেফাত মানে আল্লাহর গুণগুলি দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে সত্তাগত গুণ মানে সেফাতে জাতি সেফাত মানে গুণ আর জাত মানে সত্তা সত্তাগত গুণ আল্লাহর সত্তার গুণ হচ্ছে যে আল্লাহ কথা বলেন এটা একটা দিক আর সেফাতে ফেলিয়া মানে কর্মগত গুণ বৈশিষ্ট্য আল্লাহ রবুল আলমিনের গুণ হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ যখন ইচ্ছা তখন কথা বলেন এটা ফেল আল্লাহর কর্ম কথা বলা যেমন আমাদের কাজ আমরা মানুষ আল্লাহর সৃষ্টি ক্ষুদ্র সৃষ্টি দুর্বল সৃষ্টি অখলেকার ইনসানুদায় তারপরে আমাদের ইচ্ছা মতো কথা বলছি যখন ইচ্ছা আপনি নীরব আছেন যখন ইচ্ছা কথা বলছেন তো আল্লাহ রবুল্লাহ আলমের যেন উত্তম দৃষ্টান্ত অলিল্লাহ আলা আল্লাহ যেন উত্তম দৃষ্টান্ত আল্লাহ রবুল আলমিন যখন চান কথা বলেন আয়াতগুলি দেখা যায় প্রত্যেকটি আয়াতে যেটা হচ্ছে শাহেদ মানে যেই অংশটুকু দেখাবার বিষয় যে এই অংশটুকু আমাদের দলিল এই বিষয়ের এই সংক্ষেপে আলোচনা করি আর তারপরে এই কিতাবের ভাষ্যকার আল্লামা শেখ সালুল ফৌজান হাফেজ আল্লাহ তালা যেসব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার কিছু কথা শোনাবো প্রয়োজনে বলছেন শেখ সালুল ফজল হাফেজ ইসবাতুল কালাম তালা মহান আল্লাহর জন্য বাণীর বা কথার প্রমাণ যে আল্লাহ আর কথা বল আল্লাহর গুণ আর আল্লাহ রাবুল আলমিন কথা বলেন প্রথম আয়াত সুরা নিসার আয়াত নম্বর সাতাশি অকৌলহু মানে অকৌলহু তাবারাক আল্লাহ তাবারাক বাণী মহান আল্লাহর বাণী ওমান আজদাক মিন আল্লাহ হাদিসা কথার দিক থেকে আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কি আছে আসদাকো ইসিম তাফজিলের শেখা যারা আরবি গ্রামার বুঝেন হ্যাঁ মানে অধিক সত্যবাদী হওয়া অধিক সত্য কথার দিক থেকে অধিক সত্যবাদী আল্লাহর চাইতে কি আছে মানে আল্লাহ তাহলে কথা বলেছেন আর আল্লাহ সৃষ্টি মানুষেরা কথা বলে কিন্তু সবচাইতে সত্যবাদী কথা বলায় কে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আলমিন জি আমরাও সত্য কথা বলি কিন্তু সত্য কথা বললেও আমাদের সত্য কথা অনেক সময় ইচ্ছাকৃত মিথ্যা বলেন না কিন্তু অনিচ্ছাকৃত তথ্যগত ভুলের কারণে কথাটি অবাস্তব মিথ্যা সে আপনি ইচ্ছা করে মিথ্যা বলেননি হয়তো আল্লাহ রবুল আলমিন না ইচ্ছা করে সত্যের পরিপন্থী বলেন না অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় মানুষের মতো না কখনো না আল্লাহর সব কথা হচ্ছে হে নবী বলো সাদাক আল্লাহ আল্লাহ সত্য কথা বলেছেন কিন্তু এর মানে এই নয় যে কোরআন শেষ করবেন তখন সাদাক আল্লাহ আজিম বলবেন বোঝা গেছে না কুল সাদাক আল্লাহ ইমানের প্রকাশের জন্য আল্লাহর গণগানের জন্য আল্লাহ রবুল আলমিনের মহিমা ঘোষণার ক্ষেত্রে বলবেন সাদাক আল্লাহ কথা প্রসঙ্গে আল্লাহর কথা দলিল হিসাবে পেশ করছে না বলছেন সাদাক আল্লাহ আল্লাহ সত্য কথা বলেছেন অমান আজদাকু মিন আল্লাহ অমান আজদাকু মিন আল্লাহ হাদিস বলেন কিন্তু বিশেষ একটি অবস্থায় আপনি বলবেন সাদাক আল্লাহুল আজিম অথচ নবী করিম সাল্লাম বলেননি কখনো তার খোলাফার আশেদিন বলেননি তার কোনো সাহাবি বলেননি তাবেইন থেকে কোনো প্রমাণ নেই হ্যাঁ, চার এমাম আবু হানিফা শাহি মালিক আহমদ থেকে কোনো প্রমাণ নেই যে তারা কোরআন তেলাওয়াত করে যখন থেমেছেন তখন সাদাক আল্লাহুল আজিম বলেননি তারা বলেছে প্রমাণ দেন দেখেন কোন কুফিকার কিতাব আছে দেখান যে কালা আবু হানিফা সদাকাল্লাহ কোরআন তেলাওত করে তাহলে যখন নাই তারপরে কারি সাহেবদের হাফেজদের বা অনুষ্ঠানে কোরআন তেলাওতের শেষে সাদাকাল্লাহ আজিম বলা বিদাত সন্নত পরিপন্থী মনে রাখবেন রাস্তা খুব সহজ হটকারিতা না করে হয় প্রমাণ দেন আর না হলে বাদ দেন সোজা কথা যে এবাদত কোরআন তেল অথচ এবাদত বরং এর বিপরীত প্রমাণিত আছে নবী করিম সাল্লামের সামনে তেলাওত করছেন সাহাবি তেলাওত করতে বলছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম আর তারপরে শুনতে শুনতে যখন এই আয়াতে পৌঁছিলেন সুরান ফেদা জে না মিনকুল্লাহমাতিন বে শাহিদ ও জে না বেকা আলাহা ওলাই শাহিদা তখন নবী করিম সাল্লামকে যে সাক্ষী করি আমাদের সম্পর্কে নিয়ে আসা হবে কেয়ামতের দিনে এবং নিজের ওম্মতের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে যখন ওম্মত অসৎ হবে ওম্মত যখন পাপি হবে ওম্মত যখন বিদাতি হবে নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় চলেছে তখন তাদের বিরুদ্ধে নবী সাল্লামকে সাক্ষী দিতে হবে উপায় নেই সাক্ষী দিতে হবে নবী কারিম সাল্লামকে ওম্মতের অসংখ্য মানুষের বিরুদ্ধে এই আলোচনাটি রয়েছে ওই আয়াত এই আলোচনা আশায় নবী করিম সাল্লা সাল্লাম ঝরঝর করে চোখ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে অসুর প্রবাহিত হচ্ছে কেঁদে ফেললেন ফায়েজা আইনা হো তাদের ফা নবিসামের দুই চক্ষু দিয়ে অসুর প্রবাহিত আর বললেন হাস বোকা থেমে যাও তুমি তোমার জন্য যথেষ্ট হয়েছে হাস বোকা এই জন্য আরব দেশে কোরআন তেলাওত কাউকে করতে বলেছে দেন কোরআন তেলাওতের বা হেফজ কম্পিটিশনে অনুষ্ঠানগুলো হয় দেখবেন যে আন্তর্জাতিক অনুষ্ঠান যদি আপনি লাইভ সরাসরি শোনেন আপনি টিভিতে অথবা রেডিওতে এই বছর মাত্র কয়েকদিন আগে যে হচ্ছিল রেডিওতে অন্তত গাড়িতে চললেই আমি সকালবেলা দেখি যে সকাল নয়টা থেকে শুরু হয়ে যায় হারামে তো শুনতে পাওয়া যায় আমি কন্টিনিউ দু তিন দিন শুনেছি এরকম ওই সময়গুলোতে তো দেখেন একটা ছেলে পড়ে যখন শেষ করলে একটা আয়াতকে পড়তে বলা হলো যে অমুক আয়াত ইকরামিন কাউলিল্লাহ তালা অমুক আয়াত থেকে পড়ো আর তারপরে দু চার দশটা আয়াত যখন পড়লো বলে হাসবুক কি বলে হাসবুক মানে তোমার জন্য যথেষ্ট কাফিক হাসবুক মানে কাফিক তোমার জন্য যথেষ্ট হয়েছে বাস থামো ওর মানে হচ্ছে থেমে যাও না শ্রোতা বললেন সাদাক আল্লাহ না কারি সাহেব বলছেন যে সাদাক আল্লাহ আজিম জি এই বেদাতটি মেসরি কারীদের বেদাত আরব ভারত বাংলাদেশ পাকিস্তানের কারি হাফেজদের বেদাত দেখেন আরব দেশের হেজাজের অথবা সৌদি আরবের যে কোনো এলাকার কারি বা হারমাইন শরীফেনের আইমাইকেরাম যারা সবচেয়ে বড় কারি পৃথিবীর মধ্যে এখন তাদের তেলাওয়াতের শেষখানে তাদের আওয়াজে সাদাকাল আজিম নেই আর একটি খেয়ানত আছে ও রেডিওতে প্রচার হচ্ছে বা টিভিতে যখন কারি সাহেবের তেলাও যখন একশো দেশে তেলাওয়াত হতে শেষ হলো শেষখানে যে প্রচার করছে না সে কি বলল শেষখানে থামে সাদা কলহল আজমিটা অ্যাড করে দিল করে মাঝে মধ্যে তো অনেকে আওয়াজ হয়তো বুঝে অনেকে আর বুঝে না আমাকে দিয়ে দেখো শেখ সদেশ দেখো শেখ সদেশ বলেনি অথবা শেখাই পড়েনি সাদা কলহল আজিম ওখানে তার আওয়াজে লাগিয়ে দেওয়া হয়েছে যাই হোক আসল বিষয়ের দিকে আসি আল্লাহ কি বলছেন যে কথার দিক থেকে আল্লাহর চাইতে বেশি সত্যবাদী আর কি আছে তাহলে আয়াত কি প্রমাণ করলো যে আল্লাহ কথা বলেন হ্যাঁ আমরাও কথা বলি কিন্তু সবচেয়ে সত্যবাদী আল্লাহ হাদিসা হ্যাঁ। যার হাদিস রয়েছে তিনি কথা বলেন হাদিস মানে বানিয়ে হাদিস মানে কথা এই জন্য কোরআন হচ্ছে হাদিস কোরআন হচ্ছে হাদিস সবচেয়ে উত্তম হাদিস আর রসুল্লাহ সাল্লামের সন্না হচ্ছে হাদিস নবীলাম যা করেছেন বলেছেন স্বীকৃতি দিয়েছেন তাও হাদিস এই জন্য কেউ যদি নিজেকে আহলুল হাদিস বলে বা আহলে হাদিস বলে মানে এই না যে শুধু হাদিস মানে আর কোরআন মানে না আহলে কোরআনের মতো আহলে কোরআন গোমরা কারণ শুধু কোরআন মানে কোরআন বললে হাদিস সামিল হয় না কোরআন বললে হাদিস সামিল হয় না আহলে কোরআন মানে কোরআন ওয়ালা কোরআন মানে হাদিস মানে না আর হাদিস ছাড়া যদি কোরআন মানে সে কখনো মুসলিম থাকতে পারবে না কারণ কোরআনে কোথাও নাই যে খামসু সলাদ পাঁচ অক্ত নামাজ কোথাও নাই যে সতেরো রাকাত ফরজ নামাজ হ্যাঁ কোথাও নাই যে শুরু হবে তকবিরে তাহারিমা দিয়ে শেষ হবে সালাম দিয়ে কোথাও আছে তাই তো নামাজই পড়তে পারবেন না আহলে কোরআন বে নামাজি মরতে হবে নামাজ পড়তেই পারবে না সুতরাং মুসলিম থাকতে পারে না আহলে কোরআন পক্ষান্তরে আহলে হাদিস যখন বলবেন আহলুল হাদিস বলবেন মানে, মানে কোরআনওয়ালা হাদিসওয়ালা যে কোরআন মানে আর যে হাদিস মানে তবে এই নাম ফরজ নাই আর আমল যদি তার অনুকূলে না থাকে তাহলে এই নাম এগিয়ে দেবে না কোনো কাজে আসবে না সুতরাং নাম লেভেল বা সাইনবোর্ড কোনো কাজে আসবে না যদি সেই অনুযায়ী আমল না থাকে আকিদায় এবাদতে আখলাকে হারাম হালালে জীবনের প্রতিটি ক্ষেত্রে মুসলিম হইতে হবে যে মুসলিম সত্যিকার সেই হচ্ছে আহলুল হাদিস আর যে যত ত্রুটিপূর্ণ মুসলিম ত্রুটিযুক্ত মুসলিম যে যত বেশি ত্রুটিযুক্ত মুসলিম আসে তত ত্রুটিযুক্ত আহলে হাদিস দ্বিতীয় আয়াত মোহন আল্লাহ বলছেন ওমান আসদা কমিন আল্লাহ কথার দিক থেকে হ্যাঁ, ওখানে হাদিস ছিল এখানে আছে কিলা কিলা কৌলান কৌল মানে উক্তি বা বচন বা কথা আর কিলুন মানে হয়ে থাকে তো কথার দিক থেকে আল্লাহর চাইতে বেশি সত্যবাদী আর কি আছে এখানে বোঝা গেল যে আল্লাহ কথা বলেন এবং সবচেয়ে সত্য কথা আল্লাহর সুরানিসার আয়াত নম্বর একশো বাইশ তৃতীয় আয়াত মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়াইদ কাল আল্লাহ স্মরণ করো ওই সময়কে কাল আল্লাহ ইসাব নামারিয়াম যখন আল্লাহ বলবেন যদিও মাজির সেগা দিয়ে এসছে অর্থাৎ অতীতকালের শব্দ ব্যবহৃত হয়েছে কিন্তু বিষয়টি যেহেতু নিশ্চিত যে কেয়ামতের দিনে ঘটবে বিচার দিবসে সেই জন্য মাজি দিয়ে বলা হয়েছে ওয়াইদ কালাম মানে আল্লাহ বলেছেন নাই আল্লাহ বলবেন স্মরণ করো ওই দিনকে আমাদের দিবসকে যেদিন মহান আল্লাহ বলবেন ইসা বিন মারিয়াম আলহিমাসালামকে সম্বোধন করে কি বলবেন আন্তা কুলতালিন নাস সুরায় মায়েদার শেষ রুকুর প্রথম আয়াত যখন বলবেন আল্লাহ কি যে হে মারিয়াম পুত্র ঈসা নাস তুমি কি খ্রিস্টান মানুষদেরকে বলেছে এখানে নাস মানে খ্রিস্টান জগৎ কারণ খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী হয়েছে আল্লাহর তহিদকে হারিয়ে দিয়েছে আল্লাহর একত্বের জায়গায় শির্ক অনুপ্রবেশ ঘটেছে তারা সিরকি আকিদে বিশ্বাসী এক আল্লাহর জায়গায় তাদের কাছে তিন এলাহ রয়েছে তো যেহেতু এরা মুশরেক হয়ে গেছে খ্রিস্টানরা আল্লাহ বলছেন সেই দিন ঈসা আলী সালামকে খ্রিস্টানদের সামনে হাসরের মাঠে জিজ্ঞাসা করে খ্রিস্টানদের মুখ বন্ধ করে দিবেন যে দেখো তোমাদের সম্পর্কে তোমাদের নবীকে আমি জিজ্ঞাসা করে নিচ্ছি যে তোমাদের নবীকে কোন দাওয়াত নিয়ে পাঠিয়েছিলাম আর তোমরা কোন ধর্ম পালন করেছো স্মরণ করো যখন আল্লাহ বলবেন হে মারিয়াম পুত্র ঈসা আন্তা কুলতালিন নাস তুমি কি খ্রিস্টান মানুষদেরকে বলেছিলে ইত্তাখেজুনিল্লাহ আমাকে আর আমার মাকে আল্লাহকে বাদ দিয়ে দুই এলাহ সাব্যস্ত করিও আল্লাহ তো এলাহ আছেন আর তার সাথে আরো দুই এলাহ হ্যাঁ মারিয়াম মেরি তাদের এলাহ আল্লাহর স্ত্রী বলে থাকে তারা আর ঈসা আলী সালাম আল্লাহর পুত্র তাও এলা তো তসলিস আকিদা তৃত্ববাদের আকিদা আচ্ছা কেউ যদি তিন এলাহ বা তিন উপাস্য বলে তো সে কি মুশেক নয় সামান্য সন্দেহ আছে সামান্য সন্দেহ আছে একটা সাধারণ লোকের কাছে সন্দেহ আছে কোনো সন্দেহ নেই তাহলে তাদের আকিদা যারা তিন এলাহাতে তৃত্ববাদ বিশ্বাসী তাদের আকিদা আর আমাদের মুসলিমদের আকিদায় কোনো পার্থক্য আছে না নেই আছে না নেই সন্দেহ আছে যে আমাদের আকিদা আর খ্রিস্টানদের আকিদায় একই নাকি কোনো পার্থক্য আছে অবশ্যই পার্থক্য আছে ঠিক কিনা কিন্তু এত বড় একজন নেতা তাও বড় একটা বিশ্বের ইসলামী দলের নেতা ইখওয়ানুল মুসলিমিন এদের সত্যিকার নাম এই জন্য আরব অনেক সালাফি শেখরা বলেছেন এরা ইখওয়ানুল মুসলিমিন নয় এরা হচ্ছে ইখওয়ানুল মুফলেসিন ইখওয়ানুল মুফলেসিন সর্বহারাদের ভাই ইখওয়ান মুসলিমিন মানে মুসলিমদের ভাই তাই না মুসলিম ব্রাদারহুড তাদের নাম বলা হচ্ছে না এরা হচ্ছে ইখওয়ানুল মুফলেসিন সর্বহারা মানে এলমের ক্ষেত্রে সর্বহারা এদের কাছে কোনো এলম নেই জ্ঞান নেই তৌহিদের এদের কাছে সন্ন্যার কোনো জ্ঞান নেই এদের কাছে আকিদার কোনো গুরুত্ব নেই কিচ্ছু জ্ঞান নেই এদের কাছে এদের শুধু গদিতে কেমন করে পৌঁছিতে হবে এই ফিকির ছাড়া কিচ্ছু নেই এদের কাছে আউজবিল্লাহ ইখওয়ানুল মুফলেসিন নামটি এদের আসল ভালো নামটা জি হ্যাঁ এরা হচ্ছে সর্বহারাদের ভাই আর কেউ কেউ তাদেরকে বলেছে এখওয়ানুল মুফসেদিন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ভাই কারণ এদের বই পুস্তক পড়ে জঙ্গি তৈরি হচ্ছে এদের বই পুস্তক পড়ে চরমপন্থী তৈরি হচ্ছে জি তাগুত ফতুয়া দেওয়া আর কাফের বলে মুসলিমদেরকে ফতুয়া দেওয়া জি এসব এই মন মানসিকতা তৈরি হচ্ছে এদের বই পুস্তক পড়ে যার ফলে এরা ইখওয়ানুল মুফসিদ্দিন যদি বলেন ভুল না ইখওয়ানুল মুফলিসিন বলেন তো ভুল না কেন বলছি যে এদের বড় একজন নেতা রাষ্ট্রনায়ক কয়েকদিনের জন্য হয়েছিল নাম কি মুরসি সে বলছে যে আমাদের আকিদা মুসলিমদের আকিদাই আর খ্রিস্টানদের আকিদাই কোন পার্থক্য নেই আল্লাহ শেখ ফৌজানের সামনে এই প্রশ্ন করা হচ্ছে এই এই কথা বলার পরে এই কথা বলার পরে আর তিনি বলছেন যে আউজবিল্লাহ আর তারপর বলছে যে এটা তো কুফুরি কথা কবর ইসলাম ভঙ্গকারী বিষয় কেউ বলবে যে খ্রিস্টানদের দেয় আর আমাদের দেয় কোনো পার্থক্য নেই যদি তাই হতো তাহলে শেষ নবী পাঠাবার তো কোনো প্রয়োজন নেই কারণ খ্রিস্টানদের তৃতীয়বাদের ধর্ম নবী সাল্লামের নাই যেই সময় নবীকে শেষ নবী করে পাঠা হলো তখন তো ছিল তাহলে আল্লাহ বলতেন যে যখন মুসলিমদের আঁকি দেয় নবী যেই দিন নিয়েছেন সেই আঁকি দেয় আর খ্রিস্টানদের আঁকি দেয় কোনো পার্থক্য নাই তাহলে খ্রিস্টান ধর্ম তোমরা পালন করো তাহলে জানাতে যাবে তাই না আর নবী পাঠাবের দরকারটা কি ছিল তাহলে করোনা নাজলে কি দরকার ছিল আউজবিল্লাহ সতর্ক সাবধান হবেন আর এদেরই অনুসারী হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তানে আর একটি দল সেম আকিদা সেম মানহাজ সবকিছু তাদের এক কোনো পার্থক্য নেই সবকিছু একে অপর থেকে নিয়েছে সবকিছু একে অপর থেকে নিয়েছে আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ বললাম যে আল্লাহ এইরকম গোমরাহি থেকে আমাদেরকে বাঁচিয়েছেন বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাদান আলী হাজা আল্লাহ যদি আল্লাহ হেদায়ত না করতেন তো আমাদের হেদায়তের কোন ক্ষমতা ছিল না আলহামদুলিল্লাহ এসব গোমরাহি থেকে বাঁচিয়েছেন এদের বই পুস্তক অনেক পড়েছি পড়েছি আর অনেকে পড়ে ধোকা খেয়েছে আমরাও কিছুটা প্রথম প্রভাবিত হয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ নাজাদ দিয়েছেন জি যে ঈশা আলি ইসলামকে আল্লাহ কিয়ামত মাঠে জিজ্ঞেস করবেন যে আহান্তা নাস তুমি কে খ্রিস্টানদেরকে শিখিয়েছিলে যে আমাকে আর আমার মাকে আল্লাহর সাথে কি করিও দুই এলা বানায় মানে তিন এলা এক আল্লাহ এলা আর এক হচ্ছে ঈসা এক হচ্ছে মারিয়াম এ কথা তুমি শিখিয়েছ তখন ঈসা আলি সালাম জবাবে কি বলবেন কালা বলবেন সুভানাক হে আল্লাহ তুমি পাক পবিত্র সুভান আল্লাহ আশ্চর্য হয়ে বলবেন সোহানাক আল্লাহ তুমি পাক পবিত্র তোমার তসবিহ করি তোমার গণগান করি তোমার পবিত্রতা ঘোষণা করি কথা হইতেই পারে না মা এখন অলি আন আকুলা মা বেহাক এটা হতেই পারে না যে এমন কথা বলবো যেটা আমার অধিকারই নয় আমার প্রাপ্যই নয় এবাদত তোমার হক এলাহ তুমি মা এখন অলি এটা আমার জন্য হইতেই পারে না আন আকুলা যে আমি বলবো মা লাইসা লি বেহাক যেটা আমার হক নয় আমার অধিকার নয় আমার প্রাপ্য নয় সে কথা কি করে বলতে পারি অলুহিয়া তোমার হক আল্লাহ ইনকন্ত ফাঁকাদ আলিম আল্লাহ আমি যদি বলে থাকি তো তুমি তো সব জানছো তালাও মাফি নফসি ওয়ালা আলাও মাফি নফসি হে আল্লাহ তুমি আমার মনের কথা জানো ওয়ালা আলাও মাফি নফসি আল্লাহ তোমার মনে কি আছে আমি জানি না তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো আস আমি করে দিয়েছো আমি তো কথা বলিনি আল্লাহ সুহান তো বলছিলাম যে খ্রিস্টানদের আকিদা হচ্ছে সিরকি আকিদে বহুত্ববাদের আকিদা তৃত্ববাদের আকিদা আর আমাদের আকিদা হচ্ছে তহিদ একত্রের আকিদা তহিদ যদি না থাকে মুসলিম ব্যক্তির মধ্যে সমাজে পরিবারে হ্যাঁ, তাহলে সেই মুসলিমরা ওদের মতো কাফেরদের মতো তৌহিদ হচ্ছে আমাদের বৈশিষ্ট্য নামাজ যদি ফরজ নফল সব থাকে জাকাত রোজা হজ সবকিছু আছে কিন্তু তৌহিদ যদি না থাকে তো এইরকম মুসলিম যারা সিরকি আকিদার মুসলিম আর অন্যদের মাঝে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই কারণ এইরকম ভালো কাজ মক্কার মুশ্রিকেরাও করতো সিরকের সাথে সাথে তারা হজ করত হাজিদেরকে খাওয়াইতো আর অতিথির কত সেবা যত্ন করতো আজকাল কোন মুসলিম পারবে না যত অতিথির সেবা যত্ন করতো মক্কার মুশ্রিকরা এরকম বহু অনেক কাজ করতো জমজমের পানি কত কষ্ট করে উঠিয়ে উঠিয়ে খাওয়াইতো আর কত যে ভালো কাজ তাদের মধ্যে ছিল কিন্তু তাদেরকে আল্লাহ বলছেন কুলিয়াল কাফেরন কাফেরন ইন্নামাল মুশ্রিক এরা মুশ্রিক না পাক আগামী বছর থেকে আর মক্কায় হারামে আর কেউ না ঢুকে ফালাইকরাবুল মসজিদ আল এই বছরের পরে আর যেন এইসব মুশরেক কেউ যেন হারামের এলাকায় না প্রবেশ করে শির কত সহজ কথা নয় জি মুশ্রিককে মুসলিমের সমান বানিয়ে দিলেন মুশ্রিকের আকিদা আর মুসলিমদের আকিদে কোনো পার্থক্য নেই বানিয়ে দিলেন ওর শাস্তি দেখেন দুনিয়ার শাস্তি আখেরাতে কি হবে সে আখেরাতের কথা বলতে পারবো না আখেরাত আল্লাহ ফেসালা করবে কিন্তু চোখের সামনে আমরা দুনিয়ায় দেখতে পাচ্ছি যে বদ আকিদার শাস্তি এগুলো ভ্রান্ত আকিদার শাস্তি কাফেরকে মুসলিমের সমান বানিয়ে দিলেন মুশ্রিকদেরকে তৃত্ববাদীদেরকে মুসলিমদের সারিতে দাঁড় করিয়ে দিলেন এই আয়াত হচ্ছে সুরা মায়েদার আয়াত নম্বর একশো ষোলো তারপরে আল্লাহ বলছেন এ আয়তে কি দেখলেন যে ঈসা বিন মারিয়ামকে আল্লাহ সম্বোধন করে বলেছেন তো আল্লাহর কথা প্রমাণ হইল কি হইল না বরং শুধু কথা না কথোপকথন কথোপকথন হবে তাহলে এই জন্য শুরুতে বলছিলাম যে আল্লাহ কথা বলেছেন আর যখন ইচ্ছা বলেন আবার বলবেন হ্যাঁ যখন ইচ্ছা বলবেন কেমতের মাঠেও বলবেন বরং কেয়ামতের মাঠে প্রত্যেক বান্দার সাথে প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ সরাসরি কথা বলবে বিনা কোনো অনবাদকে কোনো দোভাষী থাকবে না সবাই আল্লাহর সাথে সরাসরি কথা বলবে মামিন কুমিন আহাদিন ইল্লাহু রব্বহু তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যে যার সাথে আল্লাহ কথা বলবেন না আর কোন আর আর কোন মাধ্যম দিয়ে আর কোন যেমন আজকাল মোবাইলে কত লোকের সাথে কথা হয়েছে কিন্তু তার হ্যাঁ, সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় ওইরকম না তুরজুমান আল্লাহর মাঝে আর ওই ব্যক্তির মাঝে ওই বান্দার মাঝে কোন দোভাষী হবে না সরাসরি কথা বলবেন আর জিজ্ঞেস করবেন আল্লাহ রবুল আলম কি করেছো তুমি হিসাব দাও তো আল্লাহর কথা বলা সত্য আর কোরআন করিম আল্লাহ কালাম তারপরে আল্লাহ বলছেন ওয়াতাম্মাত কালেমা তরব্বিকা সিদকা তোমার প্রতিপালকের হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তোমার প্রতিপালকের বাণী পূর্ণ হয়েছে সিদকা ওয়া সত্যতার দিক থেকে আর নাই পরায়ণতার পরায়ণতার দিক থেকে সত্য হওয়ার দিক থেকে আর ইনসাফের দিক থেকে শুভেচ্ছার দিক থেকে অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিনের বাণী সত্যতার ক্ষেত্রে আর ইনসাফের ক্ষেত্রে সুবিচারের ক্ষেত্রে পূর্ণাঙ্গ আল্লাহর বাণীতে সত্যতার ক্ষেত্রে সামান্যতম ঘাটতি নেই যে নাইনটি পার্সেন্ট সত্য আমরা অনেক সময় বলি না যে এই কথাটিকে বলা যেতে পারে নব্বই পার্সেন্ট সত্য বলি না বলি না নাইনটি পার্সেন্ট সত্য সিক্সটি পার্সেন্ট সত্য আমরা পার্সেন্টেজ বের করি হ্যাঁ ইনসাফের ক্ষেত্রে অমুকের যে ফয়সালা আছে যে বিচারটা হয়েছে বিচারটা নাইনটি পার্সেন্ট সুবিচার হয়েছে তার টেন পার্সেন্টে অবিচার হয়েছে আল্লাহর ক্ষেত্রে নতাম্মাত ইনসাফের ক্ষেত্রে পূর্ণ আল্লাহর বাণী এবং সত্যতার ক্ষেত্রে পূর্ণ আল্লাহর বাণী তো আল্লাহর বাণীর কথা পাওয়া গেল না গেল না ক্যালিমা তো রাব্বিকা কালাম ক্যালিমা থেকে কালাম ক্যালিমা মানে অনেক সময় আমরা ক্যালিমা মানে হচ্ছে শব্দ কিন্তু একটা শব্দ বা একটা কথা বলে আমরা বহু কথা বলি বরং আমরা এই প্রয়োগটা করে থাকি আপনার সাথে একটা কথা আছে আপনার সাথে একটা কথা আছে একটা কথা বলতে পাঁচ মিনিট লাগে না দশ মিনিট লাগে একটা কথা মানে একটা শব্দ তাই না তো একটা কথা বলে আমরা একটা বাক্যকে উদ্দেশ্য করি এটা আমাদের নিজের ভাষাতে প্রয়োগ আছে আর কোরআন এবং হাদিসেও আছে কোরআন এবং হাদিসেও আছে নবী করিম সাহা বলছেন ক্যালেমা তানে দুটো কি আছে শব্দ আছে বা দুটো কথা আছে ক্যালেমা তানে দুটো শব্দ ক্যালেমানে মানে শব্দ কালাম মানে হচ্ছে বাক্য অথচ দোয়াগুলিতে দুটো বাক্য আছে দুটো জুমলা আছে দুটো সেন্টেন্স আছে কালাম আছে কিন্তু ক্যালেমা তানে দুটো শব্দ আছে দুটো কথা আছে হাবিবা তান এরা রহমান রহমানের কাছে অত্যন্ত প্রিয় আর সাকিলা তানে ফিলমিজান খফিফা তান আলান জবানে বলতে খুব হালকা আর সাকিলা তানে ফিলমিজান আল্লাহর দাঁড়িয়ে পড়লে যে নেকি দাঁড়িয়ে পড়লে অনেক ভারী হবে সেই দুটো কালিমা কি সুবহান আল্লাহ ওয়াবে হামদেহি কালেমানা কালাম সুবহান আল্লাহ ওয়াবে হামদেহি চারটা শব্দ তাহলে আছে তাই না সুবহান আল্লাহ সুবহান আল্লাহিল আজিম এতে তিনটে আছে তো চার তিন সাতটা শব্দ দিয়ে দুটো বাক্য দুটো বাক্যকে নবিসাল কি বলছেন দুটো ক্যালেমা শুধু বলছেন দুটো ক্যালেমা সাতটা ক্যালেমা আছে ক্যালেমান শব্দ হয় ক্যালেমা আর কালাম আর বিগ্রাম কালেমা বলে বা কথা বলে আমরা মেলা কথাকে উদ্দেশ্য করি সুরা নামের আয়াত নম্বর একশো পনেরো ছিল জি হে নবী তোমার রবের বাণী সত্যতাই এবং নাই পরায়ণতাই কি পূর্ণাঙ্গ তারপরে আয়াত সুরা নিসার আয়াত নম্বর একশো চৌষট্টি জি কি আছে তাতে সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন কাল্লাম আল্লাহ মুসা মুসার সাথে আল্লাহ কথা বলেছেন ঠিক না তখলিমা কেন আল্লাহ বাড়াইলেন তখলিমা এই জন্য বললাম সরাসরি সরাসরি কথা বলেছেন ওই তাগিদ কাল্লামার তাকিদ করেছেন কি দিয়ে মফুল মুতলাক দিয়ে আরবি গ্রাম মফুল মুতলাক তকলিমা দিয়ে সরাসরি কারণ কথা বলার ক্ষেত্রে অংশ সরাসরি হয় না পর্দার আড়াল থেকে ওহি মারফত আল্লাহর কথা বলা দুনিয়াতে আমাদের ক্ষেত্রে যখন মহিলার সাথে কথা বলেছে কিন্তু পর্দার আড়াল থেকে তাই না বা টেলিফোনে বা পুরুষের সাথে অনেকের সাথে দেখা সাক্ষাৎ জীবনও হয়নি দেখা সাক্ষাৎ কিন্তু কথা বলেছেন তো তাকলিমা বাড়িয়ে এটা প্রমাণ করে দেওয়া হয়েছে বা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আল্লাহ মোসা আলী সালামের সাথে সরাসরি কথা বলেছেন কেউ কেউ অনুবাদ করেছেন ওকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা মুসা আলী সালামের সাথে কথা বলার মতো কথা বলেছেন তো কথা বলার মতো কথা হচ্ছে সরাসরি কথা বলা যেমন কথা যেটাকে কথা বলা বলা হয় মুসা আলী ইসলামের সাথে আল্লাহ কথা বলেছেন যেমন কথা বলা হয় যেমন আপনি কারো সাথে কথা বলেন তেমনি আল্লাহ মুসা আলী ইসলামের সাথে কথা বলেছেন এতে রদ রয়েছে বাতিল ফিরকাগুলির ওপর কারণ জাহামিয়া ওরা বলছে যে আল্লাহ কথা বলেন না আল্লাহ কথা বলেন না আবুজুবিল্লাহ আল্লাহ কথা সৃষ্টি করেন কি করেন আল্লাহ কথা সৃষ্টি করেন তাহলে আয়াতে যা আছে যে মুসা আলী ইসলামের সাথে আল্লাহ কথা বলেছেন তাকে কথা বলার মতো কথা জি যেমন কথা বলে তেমন বা সরাসরি বলছে না আল্লাহ কি করেছেন কথাগুলি তুর পাহাড়ে গাছে সৃষ্টি করে দিয়েছিল ওই গাছ থেকে আওয়াজ আসছিল এতগুলি কথা এই গুমরারা বাড়িয়েছে কিন্তু কোরআন সরাসরি মানতে রাজি হয়নি এইভাবে মানুষ গুমরা হয়েছে যুগে যুগে তারপরের আয়াত হচ্ছে সুরায় বাকার দুইশো তিপ্পান্ন নম্বর আয়াত তিলকার রসুল আয়াতটি এর আগের অংশ হাফেজ সাহেব কে হাফেজ হম তিলকার রসুল আল্লাহাদ হ্যাঁ মান কালাম আল্লাহ তিলকার রসুল ওই রসুলগণ জি তাদের একজনকে অপরজনের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি ফজিলত দিয়েছি সবাইকে এক সমান করিনি কাউকে কোনো ক্ষেত্রে ফজিলত দিয়েছি মিনহম মান কাল্লাম আল্লাহ তাদের মধ্যে কতকের সাথে আল্লাহ কি করেছেন কথা বলেছেন ওরাফা বাদাহম দারাজাত আর তাদের কাউকে অন্যের ওপর কি করেছেন মর্যাদা দিয়ে উঁচু করেছেন বা ওকে কোনো বৈশিষ্ট্য দিয়ে উঁচা করেছেন জি সৈয়দুল মুরসাল খাতাবুল নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ইব্রাহিম খলিলুল্লাহ কি খলিল হিসাবে আল্লাহ হ্যাঁ? ইত্তাখাজ আল্লাহ খাবাজ আল্লাহ ইব্রাহিম খলিল এ দিয়ে আল্লাহ রব্বুল আলম তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন বা মর্যাদা উঁচা করেছেন জি ওই দেখে মুসা আলী ইসলামের সাথে সরাসরি কথা বলেছেন যে যেসব নবীদের তাদের একজন মুসা আলী ইসলাম কোরআন স্পষ্ট করেছেন কি বলা আছে মিনহুমান কাল্লাম আল্লাহ তাদের মধ্যে কতকের সাথে আল্লাহ কি করেছেন কথা বলেছেন এতটুকু আমাদের দেখা হয়েছে যে আল্লাহ কিছু কিছু নবীর সাথে কি করেছেন কথা বলেছেন সরাসরি যেমন যেমন নবী সাথে কথা বলেছেন হাদিস যাও তুমি পঞ্চাশ সপ্তাহ নামাজ নিয়ে যাও তো কথা বলেন তারপরে মুসা আলি সাল্লাম ফিরিয়ে দিচ্ছেন ফিরে গেলেন না হে রব আমার উম্মত পারবে না ইন্না উম্মতি লাতুতি লেখা আল্লাহ তুমি একটু হালকা করে দাও যাও তোমার জন্য এই পাঁচ পাঁচ পাঁচ করে কমাইতে কমাইতে কমাইতে কতবার কথা বলেছেন তাহলে তাই না কথা বলেছেন তারপরে একটি হাদিস এবিন রয়েছে শেখ সাল ফজল হাফিজ আল্লাহ উল্লেখ করেছেন বা ইঙ্গিত করেছেন সেদিকে সেটা প্রমাণ করে যে আদম আলী ইসলামের সাথে আল্লাহ কথা বলেছেন আদম আলী ইসলামের সাথে আল্লাহ কথা বলেছেন আর আসলে তার ঘটনা আদাম আলি সালাম কে আল্লাহ বললেন যে আল্লাহ খারাপ হাজি সেই গাছের কাছে যেও না জি এটা ওহের মাধ্যম হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আল্লাহ তার সাথে কথা বলেছেন এই কথাটি স্পষ্ট তারপরের আয়াত হচ্ছে সুরাতুল আরাফের আয়াত নম্বর একশো তেতাল্লিশ যখন মুসা আলি সালাম আমার নির্ধারিত সময়ে আসলো আল্লাহ বলছেন আল্লাহ সময় বেঁধে দিয়েছে যে মুসা তুমি আসো চল্লিশ দিনের জন্য প্রথম ৩০ দিন আর তারপরে দশ দিন বাড়ি চল্লিশ দিন থাকলেন আর কি নেওয়ার জন্য তওরাত হাসিল করা আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য একবারই আল্লাহ কিতাব দিয়েছেন তওরাত পক্ষান্তরে কোরআন করিম তেইশ বছরে যখন যেমন সমস্যা এসছে তখন সমাধান আল্লাহ নাজেল করেছে এইভাবে নাজেল করেছেন কিন্তু তওরাত এঞ্জিল জবুর এগুলি একবারে দিয়ে দেওয়া হয়েছে নবীদের তো মুসা আলি ইসলামকে তাওরাত দেওয়ার জন্য আল্লাহ রহমান তুর পাহাড় ডেকেছিলেন তো সেই কথাই বলছেন সুরে আরাফে যখন আমার নির্ধারিত সময়ে মুসা আলি সালাম আসলেন ওয়াকাল্লামাহু রব্বহু এবং তার প্রতিপালক তার সাথে কথা বললেন এখানে কাল্লামাহু কথা বললেন তারপরে আয়াত রয়েছে সুরে মরিয়ামের আয়াত নম্বর বাউন্ন আল্লাহ বলছেন যে মুসা আলী সালামকে আমি ডাক দিলাম ডাক দিলে কথা বলা লাগে না লাগে না এতটাই যথেষ্ট আল্লাহর কালাম প্রমাণ করার জন্য আমি তাকে ডাক দিলাম মানে মুসা ইসালামকে মিনজানবি তুরিল এইমান তুর পর্বতের ডান দিক হতে তুর পাহাড়ের ডান দিক থেকে তাহলে আল্লাহর পক্ষ থেকে ডাকটা এসেছিল এবং তাকে গোপন আলাপের মাধ্যমে নৈকট্য দান করেছিলাম অকার্রাব নাহু নাজিয়া গোপন আলাপের মাধ্যমে নাজিয়া মোনাজাত থেকে চুপি চুপিসারে কথা বলা গোপন আলাপের মাধ্যমে আল্লাহ কি করেছেন মুসা আলি সাল্লামকে কার্রাবনাহু বলছেন যে আমি তাকে নৈকট্য দান করেছি আমার নিকটবর্তী করেছি এটা একটা তর্জমা করলাম এই কার্রাবনাহ নাজিয়ার আর একটা তর্জমা হচ্ছে একটু পার্থক্য সব কার্রাবনাহু তাকে নিকটবর্তী করেছিলাম নাজিয়ান গোপন আলাপের উদ্দেশ্যে তাকে কাছে ডেকেছিলাম কাছে গোপন আলাপ করলে কি করতে হয় কাছে ডাকতে হয় আল্লাহ তো দূরতেই কথা বলে নিতেন মুসা আলি সাল্লাম কমের মধ্যে আছে আল্লাহ কথা বলে নিতেন কিন্তু তোর পাহাড়ে আল্লাহ ডাকলেন কাছে ডেকে আল্লাহ কথা বলছেন তাহলে এখানে নৈকট্য লাভ সান্নিধ্য লাভের অর্থ আর থাকছে না তখন কি হচ্ছে আমি কাছে ডেকেছিলাম নাহু আমি তাকে কাছে ডেকেছিলাম নাজিয়া গোপন আলাপের উদ্দেশ্যে গোপন আলাপের উদ্দেশ্যে যাই হোক এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহ রব মুসা আলি সাল্লামকে কি করলেন ডাক দিলেন তুর পাহাড়ের ডান সাইড থেকে তার মানে কথা বলেছেন ডাক দিয়েছেন তো কথা বলেছেন তারপরে আজ সুরায় সোয়ার আয়াত নম্বর দশ মহান আল্লাহ বলছেন ওয়াইজ না দারব্বকা মুসা স্মরণ করো ওই ঘটনাকে যখন হে নবী তোমার প্রতিপালক মুসা আলি সাল্লামকে ডেকেছিলেন ডেকে কথা বলেছিলেন ডাক দিয়ে কি বলেছিলেন আনিতিল কমা জালেমিন যে তুমি জালেম সম্প্রদায়ের কাছে যাও বানিনি হেদায়তের উদ্দেশ্য জালেম সম্প্রদায় হচ্ছে ফেরাউন হামান ফেরাউনের সেনাবাহিনী ফেরাউনের দরবারি যারা তাদের কাছে যাও আনি ইতি এতে মানে আসো আসা যাওয়া যাওয়ার অর্থ হইতে পারে কিন্তু শাব্দিক অর্থ এতে মানে আসা জালেম সম্প্রদায়ের কাছে যাও জি তাহলে আল্লাহ ডাক দিয়েছেন আল্লাহ কথা বলেছেন এখানেও তারপরে আয়াত সুরে আরাফের আয়াত নম্বর বাইশ আল্লাহ বলছেন ওয়ানাদা হোমা রব্ব আলী সালাম এবং তার স্ত্রী হাওয়া আলী হাসালাম বারদাই বলেন সবটি ঠিক আছে উভয়কে আল্লাহ ডাকলেন ওয়ানাদা হোমা দিবচন দুইজনকে আল্লাহ ডাক দিলেন কি বলে আলাম আনহা কোমা আন্তিল কোমা সাজারা তোমাদের দুইজনকে কি আমি নিষেধ করিনি এই গাছ থেকে এই গাছের কাছে যেতে এই গাছের ফল খেতে এটা কখন আল্লাহ ডেকে বলেছিলেন বা কখন এই কথাটি বলেছিলেন যখন তারা খেয়ে ফেলেছে ওই গাছের কাছে গিয়ে গাছের ফল খেয়ে ফেলেছে শয়তানের প্ররোচনায় জি সে কাজ করে ফেলেছে শয়তান কিন্তু ঘৃণিত ভাবে কোনো কিছু পেশ করে না সাজিয়ে সাজিয়ে পেশ করে কোন মানুষকে পাপে লিপ্ত করার ক্ষেত্রে শয়তান হ্যাঁ জঘন্য করে পেশ করে না যতই জঘন্য কাজ হোক সেটাকে সাজিয়ে সাজিয়ে পেশ করে কোরআনে এই বিষয়টি বেশ কিছু আয়াতে বর্ণনা করা হয়েছে যত জাতিকে গোমরা করেছে শয়তান ওয়াজাইয়ান আলহম শয়তান ও আম আলহম শয়তান তাদের কাজগুলিকে অপকর্মগুলিকে সুসজ্জিত করে পেশ করেছে হ্যাঁ অলঙ্কৃত করে পেশ করেছে সাজিয়ে সাজিয়ে চমৎকার করে পেশ করেছে জি আকর্ষণীয় করে পেশ করেছে যে কোনো পাপ যে কোনো পাপের ক্ষেত্রে শীর্ষ হোক আর বিরাট হোক আর দুনিয়াদারির ক্ষেত্রে যতগুলি পাপ রয়েছে শাহওয়াতের কারণে হোক কুপ্রবৃত্তির কারণে হোক অথবা শুভাতের কারণে হোক যারা শির করে শয়তান সাজিয়ে পেশ করেছে শয়তান অশ্বাসাতে এটা কথা বলেনি যে তুই আল্লাহর বান্দা আর তুই একটা মৃতকে ডাকবি এরকম বললে তো ঘৃণা ছড়াবে তো পূজা হবে না কবর মজার পূজা হবে না হবে এর আল্লাহর বলি ছিল এত আল্লাহর খাস লোক ছিল সরাসরি তুই ওপরে পৌঁছিতে পারিস হ্যাঁ সিঁড়ি তো লাগবে মাধ্যম লাগবে শিলা তো লাগবে এর আগে ছাড়া তুই পৌঁছতে পারবি না হ্যাঁ আর এদের ইজ্জত এহতারাম করবি না এদেরকে যদি শেষদার না করিস হ্যাঁ এদের কাছে কিছু যদি না চাস তাহলে তুই বেয়াদবি করলি বেয়াদবি করলি তুই তাহলে তুই আদব কায়দা জানিস না বোঝা গেছে না এভাবে মুশ্রেক বানিয়েছে যে অলিয়া অলিয়া অসাধারণ ক্ষমতা রাখে কাইবি ক্ষমতা রাখে এরা ইলমে লদুন্নি রাখে জিয়া হ্যাঁ, এইভাবে শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করেছে বিদাত করাতে গিয়ে সারা বছর নবীর ওপর একবার দরুদ পেশ করতে পারিস না হ্যাঁ দিন চলে যাচ্ছে সপ্তাহ চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে নবীর কত নাফারমানি করছিস আর নবীর হক আদায় করতে পারছিস না নবীর পর দরুদ শরীফ পেশ করতে পারছিস না একটা দিন তো পেশ কর একটা দিন তো পেশ কর সেটা হলো বারো বেলা ঈদে মিলাদুল নবী কর জি হ্যাঁ মোনাজাত সম্মিলিত মোনাজাত আমরা পাপি তাপি কত পাপ করছি এমাম সাহেব নেক মানুষ ইমাম সাহেবের দোয়া যখন কবুল হবে তার ওসিলে আমাদের দোয়াগুলো কবুল হবে এটা একটা শয়তান সাজিবেশ আর একটা হলো যে দশটা হাত উঠলে সবগুলি নাফারমান হাত নাই কোন একজনের অসিলে বাকি সবাই পেয়ে যাবে এটা বাংলাদেশে খুব চড়িয়ে আছে কথা আছে না দশটা হাত আল্লাহর সামনে উঠলে একটা হাতের হাত তো আল্লাহ কবুল করবে বক্তারা বলেও যে আপনার হাত উঠান আরে একটা হাত যদি আল্লাহ কবুল করেন তো আমরা সবাই পার পেয়ে যাব এই সম্মিলিত যাত শুরু হয়ে গেলাম সাজিয়ে সাজিয়ে বেশ করেছে এই বিষয়গুলি যদি আলোচনা করি লম্বা হয়ে যাবে কিন্তু আপনাদেরকে শুধু চাবি দিলাম যতগুলি সাজিয়ে সাজিয়ে বেশ করেছে জেনাবে বিচার সাজিয়ে সাজিয়ে বেশ করেছে এক্ষুনি বিয়ে করবি তুই পায়ে দাঁড়াইতে পারিস নি পায়ে দাঁড়াইতে পারিস নি তোর নিজের পেট কি করে চলবে তার নিয়ে তোর হিমশিম খাচ্ছিস কোথা থেকে তুই খরচ খরচা চালাবি এখন তোর স্ত্রী আবার কদিন পর ছেলে মেয়ে হবে ওদের বোঝা আসবে বাপ মাকে দিতে হচ্ছে তুই বিয়ে শাদি না করে তুই জেনা দিয়ে কাজ চালা হ্যাঁ বোঝা গেছে আউজবিল্লাহ সমকামিতা যেখানে জেনা করার সুযোগ পাচ্ছে না সমকামিতা জি কি করবি তুই যুবক মানুষ আর কি থামা যায় বরদস্ত করা যায় হ্যাঁ তোর কি করবি হ্যাঁ এই তো মাথুরে পাওয়া যাচ্ছে আজকে এক ভাই বলছে কিছু অসৎ লোকেরা এখানে আছে অসৎ লোকেরা আছে যারা এগুলো কাজ করে জি হ্যাঁ একদল ইনকাম করেছে পঞ্চাশ টাকা করে পার কাস্টমার এটা সস্তা না হয় একশো টাকা আর কিছু লোক নিজের যৌন চাহিদা পূরণ করছে এই হারাম পন্থায় জি হ্যাঁ আউজবিল্লা অবাক হয়ে গেলাম শুনি এক ভাইয়ের কাছ থেকে অবাক হয়ে গেলাম তো কথা হচ্ছে যে শয়তান এই পাপগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করছে যারা হারাম খাচ্ছে সুদ খাচ্ছে যারা ঘুষ খাচ্ছে ঘুষ খাওয়া অভিশাপ ওর কাছেও সাজিয়ে সাজিয়ে শয়তান পেশ করছে যে সরকার বেতন দেয় এই বেতনে তোর কি করে সংসার চলবে তোর ছেলেগুলোকে কি করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে একটা ডাক্তার বানাইতে তোকে ডোনেশন দিতে হবে তিরিশ লক্ষ টাকা কোথায় পাবি তুই ঘুষ খা হ্যাঁ সুদ খা বুঝতে পারছেন সুদ দেন আমার টাকাটা কি বাঞ্ঝা নাকি বুঝলেন বাঞ্ঝা বন্ধে বুঝলেন না বাঞ্ঝা আমার টাকাটা কি বন্ধা নাকি বাঁধা নাকি টাকাটা আমার যদি ব্যবসা লাগাইতাম তো আমার ইনকাম হইতো না তা আপনাকে ধার দিয়ে রাখলে অসুবিধাটা কি এটা আবার সুদ কেনা হবে সাহিত্য সাজিয়ে সাজিয়ে পেশ করছে জি প্রত্যেকটা পাপকে শয়তান সাজিয়ে পেশ করেছে আদাম আলী সালামের সামনেও সাজিয়ে পেশ করেছে আদাম জানো সব খেতে বলল এটা কেন মানা করলো আল্লাহ এইটা কেন নিষেধ জানো রহস্য আছে কি রহস্য আছে এটা খেলে সারা জীবন তুমি থাকতে হবে জান্নাতে নাহলে কখন বের করলো তোমাকে কখন তোমাকে বের করলো আউজবিল্লা শায়তান যে কিভাবে লেগে আছে মানুষকে গমনা করার জন্য তোমাকে চিরকাল আল্লাহ থাকতে দেবে না সেই জন্য এই গাছটা খেতে নিষেধ করেছে এটার নাম সাজারাতুল খুলত হাল আদুল্লাহ আলা সাজারাতুল খুলতে অমুল কিল্লা তোমাকে একটা এমন গাছ বাঁচিয়ে দেব সেই গাছের নামই হচ্ছে সাজারাতুল খৈ স্থায়িত্বের গাছ খেলে স্থায়ীভাবে চিরকাল তুমি জান্নাত থাকতে পারবে অমুলকিন আর এমন রাজত্ব পেয়ে যাবে লায়াবলা যেটা ক্ষয় হওয়ার না শেষ হওয়ার না কথা তো ঠিক আর তারপরে স্ত্রী তো বুঝতেই পারেন স্ত্রী যে কত প্রভাব আছে বড় বড় ভাইয়া ভাবু স্ত্রীর কাছে সবাই কাবু জি কথা বোঝা গেছে জি স্ত্রী হ্যাঁ বড় বড় অফিসারের কাছে ঘুষ দেয় স্ত্রীর মাধ্যমে জানেন কিনা হ্যাঁ এই বড় ইলিশ মাছ নিয়ে চলে আসলো এই এক ইলিশ মাছে সব ওর কেস টেস জজের সব পাল্টিয়ে গেল সব পাল্টিয়ে গেল ওর স্ত্রীকে শুধু মাছটা ধরিয়ে দিয়েছে অথবা আর কিছু ধরিয়ে দিয়েছে ব্যাস কাজ হয়ে গেছে জি আল্লাহ মুস্তান কিভাবে গুমরা করছে জি কালামুল্লাহ আল্লাহ কথা বলেন হ্যাঁ এই হচ্ছে আলোচ্য বিষয় কি বলছিলাম আল্লাহ বলছেন আল্লাহ আনহাকুম কুমার তোমাদেরকে এই তোমরা স্বামী স্ত্রী উভয়কে কি নিষেধ করিনি আমি এই গাছ থেকে ওয়াকুল্লা কুমার এই কথাও কি বলে দিন কান আল্লাহ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এটাও জানিয়ে দিনি তাহলে আল্লাহ সবকিছু করে দিয়েছেন কিন্তু আল্লাহ বলেছেন এই গাছের কাছে যেও না আর আল্লাহ এটাও বলে দিয়েছেন শয়তান কিন্তু দুশ্মন বলা আছে তারপরও কেন ঠিক আছে যত সাজিয়ে পেশ করুক আল্লাহ তো বলে রেখেছেন যে শয়তান দুশ্মন দুশ্মন কথা শুনবো কেন ঠিক কিনা তারপর আদাম আলি সালাম শুনলেন কেন এর উত্তর কি আছে হ্যাঁ স্ত্রীর কারণে শুনেন না হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ ঠিক আছে আল্লাহ করেন আরেকটি হাতে বলছে ফানাসিয়া ওয়ালাম নজিদ লাহু আজমা আদম আলি সাল্লাম ভুলে গেছিলেন যে আল্লাহ বলেছেন যে এখানে যেও না এটা খেয়েও না আর শয়তান তোমার দুশ্মন আর তাকে দৃঢ় প্রতিজ্ঞ আমি পাইনি আল্লাহ বলছে আলাম নাজিদ লাহু আজমা তাকে দৃঢ় প্রতিজ্ঞা পাইনি দৃঢ় সংকল্প যদি থাকে তাহলে পদস্খলন ঘটবে না যে কোনো বিষয়ে এটা পাপ থেকে তবা করার পরে বহুবার কিন্তু ওই লিপ্ত মানুষ হচ্ছে কিসের জন্য আবার বহুবার আস্তাকফুল্লা আস্তাকফুল্লা পড়ছে কত যে আস্তাকফুল্লা পড়ছে পাপ করে আবার আস্তাকফুল্লা পড়ে আবার পাপে লিপ্ত হয় যাদের পাপ করা বদভ্যাস হস্তমৈথনের বদভ্যাস আছে এরকম লোক ভালো করে জানে বদভ্যাস আছে গুলু ফিল্ম দেখার বদভ্যাস আছে এইরকম যে কোনো পাপের আবার ওই কাজ করছে আবার ওই কাজই করছে দু চার দিন পরে কি জান না আজম নেই ওয়ালাম নাজিদ আজমা দৃঢ় প্রতিজ্ঞ নয় সে জি তো দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে তবর শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে আল আজম আল্লাহ ইয়াউদা দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে যে আর কোনোদিন এই পাপে ফিরে আসবো না এর জন্য যোগাযোগ বন্ধ করতে হবে যেখানে গেলে আবার এই পাপ হইতে পারে ওইখানে যেতেই হবে না যেখানে গেলে পাপ হইতে পারে ওখানে যেতে হবে না কোন একটা মেয়ের সাথে প্রেম হয়ে গেছে হ্যাঁ বারবার কিন্তু মনটা চাইছে আর একটু কথা বলে দেখি একটু কথা বলে দেখি আস্তাকফুল্লাহ বলে পড়ে আর দু চার দিন কথা বলেন আবার দেখি একটু কি অবস্থায় আছে এই যে আজম নেই দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে জি আর ফিরবো না ওই নাম্বারে ডিলিট করে দেন কথা বোঝা গেছে তারপরে একবারে মনকে এমন শক্ত করেন যে আমি তো ডিলিট করলাম সে যদি কল দেয় রিসিভ করবো না এরকম বহু ঘটনা আমাদের কাছে আসে সেই জন্য বলছি আপনাকে এক ছেলে এরকম ফেঁসেছে এখানে আট দশ বছর আগের ঘটনা আর ফাঁসার পরে এখানে সে আমাকে এসে কেঁদে কেঁদে বলছে যে আমি এখন পেরেশান হয়ে গেছি পড়ে গেছি কানা ওর জন্য জানাজানি হয়ে গেছে চাকরি যাচ্ছে ওর এক তো চাকরি যাচ্ছে রুজিতে আঘাত লেগেছে তবা করতে চাই আবার যে ওর টেলিফোন টেলিফোন করিয়েন না বলছে যে শেখ আমি টেলিফোন করি না টেলিফোন করি না কিন্তু সে টেলিফোন করে একবার পেরেশান করে দিচ্ছে টেলিফোন আসে উঠায় না উঠায় না যখন দশ বিশ বার পঞ্চাশ বার যখন আসছে তখন মায়া লেগে যাচ্ছে আবার উঠিয়ে নিচ্ছি আহুজবিল্লা এই যে আজ নাই যার ফলে তবা হবে না এরকম লোকদের কখনো তবা হবে না যে কোনো পাপের ক্ষেত্রে একেবারে শক্ত হইতে হবে এলাকা ছাড়তে বলা হয়েছে যে এখানে থাকলে পাপ হইতে পারে এলাকা ছেড়ে দিতে হবে যে দেখেন যেখানে থাকলে আবার কখন দেখা শেখাতে হবে আবার বা এই পাপের কাছে আবার যাব না এদের কাছে বসবো না রুম ছেড়ে দিতে হবে ওই রুমে পাপটা হচ্ছে আমি তোবা করছি বারবার আবার ফিরে যাচ্ছি তাহলে রুমে ছড়িয়ে দিতে হবে ও এইভাবে এক কথাই সম্পর্ক ছিন্ন করি যেমন ভাবে দৃঢ় প্রতিজ্ঞ হইতে হয় আল্লাহ আকবর তারপরে আল্লাহ বলছেন সুরা কাসাসের আয়তন পঁয়ষট্টি ওয়াইমায়ুনাদিহিম স্মরণ করো সেই কেয়ামতের দিবসকে যেদিন মানব জাতিকে আল্লাহ ডাকবেন ডাক দিয়ে বলবে সমস্ত মানুষকে আল্লাহ ডাকবেন আর সবাই শুনবে ফায়াকুলো অতপর আল্লাহ বলবেন ডেকে এই কথা কি বলবেন মাজা আজাব তুমুল মুরসালিন তোমরা রাসুলগণকে কি জবাব দিয়েছিলে রসুলগণ তোমাদের উদ্দেশ্যে তোমাদের হেদায়তের জন্য তোমাদের কল্যাণের জন্য তোমাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য যে এসেছিলেন তাদেরকে কি জবাব দিয়েছিলে তাদের ডাকে তোমাদের সাড়াটা কেমন ছিল আজাবা ইউজু মানে জবাব দেওয়া ডাকে সাড়া দেওয়া দুটি অর্থ হয় কি ধরনের সাড়াটা দিয়েছিলে অর্থাৎ তারা যে দাওয়াত নিয়ে এসছিলেন সেই দাওয়াতকে কবুল করেছিলে যদি নবীর জামানা পেয়ে থাকেন তাহলে সরাসরি আর যদি নবী সাল্লা বা আম্বিয়া রসুলগণের জামানা না পেয়ে থাকে তো পরবর্তীতে নবীর দাওয়াত তো মজুদ আছে না নাই নবীর দাওয়াত আছে সুতরাং এই নবীর দাওয়াতের ক্ষেত্রে তোমার আচরণটা কেমন ছিল মাজা আজাব তোমার মোরসা এটা এই নয় যে শুধু নবী সালামের জামানার লোকদেরকে জিজ্ঞাসা করা হবে অথবা ইব্রাহিম খলিলুর জামানার লোকদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা ইব্রাহিম এসছিলেন তখন কি জবাব দিয়েছিলে মুসা এসছিলেন তখন এই এই তোমরা কি জবাব দিয়েছিলে তোমাদের ভূমিকাটা কি ছিল না যতদিন পর্যন্ত এই নবুয়াতের সিলসিলা আছে আগের নবীদের ক্ষেত্রে শেষ নবী মোহাম্মদ সাল্লাহাম আসা পর্যন্ত আর শেষ নবী মোহাম্মদ ইসলামের দাওয়াতের ক্ষেত্রে কেমত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেক ওম্মতকে প্রত্যেক মানুষকে মুসলিম হোক অথবা অমুসলিম হোক উম্মাতে ইজাবা হোক যারা কবুল করেছে অথবা উম্মাতে দাওয়া হোক অর্থাৎ অমুসলিমরা হোক সকলকে আল্লাহ কেমতে জিজ্ঞেস করে মাজা আজাব তুমল মুরসালিন গনকে কি জবাব দিয়েছিলে তোমরা হ্যাঁ বলে না না বলে মানব বলে না মানব না কালিমা পড়লাম না পড়বো না বলেছিলে জি নামাজ পড়বো পড়ছি শুরু করছি করে দিয়েছি নাকি নামাজটা পড়তে পারবো না তিন অক্ত পারবো চার পারবো ফজর পারবো না মাজা আজাব তুমল বরসালিন রসুলগণকে কি জবাব দিয়েছিলে তোমরা আল্লাহ কিয়ামতের দিন এই প্রশ্ন প্রত্যেককে করবেন নাক দিয়ে করবেন তার মানে আল্লাহ কিয়ামতের দিনে সমস্ত মানুষের সাথে কথা বলবেন কালামুল্লাহ আল্লাহর কথা বলা প্রমাণ হইল তারপরের আয়াত বারো নম্বর আয়াত ষোলোটি আয়াত শোনাও বলেছি কিতাবে আছে তো বারো নম্বর আয়াত হচ্ছে সুরা ছয় মহান আল্লাহ করেছেন ওয়াইন আহাদ মিনাল মুশরিকি যদি কোন মুশরিক হে নবী বা হে মুসলিম তোমার কাছে আশ্রয় তলব করে ইস্তাজারা মানে ইস্তামানা নিরাপত্তা তলব করে কোন মুশরেক কোন অমুসলিম এসে কোনো মুসলিমের কাছে নিরাপত্তা চাইছে যে আমাকে একটু নিরাপত্তা দেন আমি আপনার কাছে আশ্রয় নিতে চাই এবং আপনাদের ধর্ম কিছু শিখতে চাই দিন শিখতে চাই এই উদ্দেশ্য সে ক্ষতিকার উদ্দেশ্য নয় গোয়েন্দাগিরি করার উদ্দেশ্য নয় ব্যক্তি মুসলিম ব্যক্তি বা পরিবার বা সমাজ বা জাতিকে ধ্বংস করার উদ্দেশ্য নয় নাশকতার জন্য নয় বরং সে উপকৃত হতে চায় যে মুসলিমদের থেকে ইসলাম থেকে কোরআনে করিমের কথা শুনতে চায় ইসলামের কথা শুনতে চায় এই কথা বলা হচ্ছে ওয়াইন আহাদুম মিনাল মুশ্রেকি নাস্তাজার হে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বা হে মুসলিম সম্বোধন নবী সাল্লামকে সরাসরি আর পরোক্ষভাবে প্রত্যেক মুসলিমকে সম্বোধন যদি কোন মুসলিমের কাছে কোন মুশ্রেক সে কি করে নিরাপত্তা তলব করে ফা আজির আল্লাহ বলছেন তাকে নিরাপত্তা দান করো থাকার জায়গা দাও বসার জায়গা দাও শোনার জায়গা দাও আলোচনা শোনার জন্য এখানে এসছে মোস্ট ওয়েলকাম আহলান ও সাহলান একেবারে শুধু এখানে নয় ইফতার ক্যাম্পে অমুসলিমদের জন্য খোলা ছুট আছে যেখানে দিনের কথা আলোচনা হচ্ছে বিশেষ করে শুধু খাওয়ানোর জন্য নয় দিনের কথা যেখানে আলোচনা হচ্ছে আমাদের এখানকার ইফতার ক্যাম্পে বিশেষ করে আমাদের ইসলামিক সেন্টারে যে ইফতার ক্যাম্প আজকে উনিশ বছর শেষ হয়ে গেছে এটা বিশ বছর চলছে আলহামদুলিল্লাহ এই বিশ বছর ধরে ইফতার ক্যাম্পে রমজান মাসে যে আমরা আলোচনা করি এতে প্রথম বছর থেকে আমাদেরকে বলা আছে যে কোনো মুসলিম যদি আসে তাদেরকে সসম্মানে আগ্রহের সাথে ভালো জায়গায় বসতে ভালো করে একবারে আদরে খাও তাদেরকে উদ্দেশ্য কি এই উদ্দেশ্য আল্লাহ বলছেন হাত্তায়াসমা ইয়াসমা কালাম আল্লাহ যাতে করে আল্লাহর বাণী শুনতে পায় আল্লাহর বাণী শোনার সুযোগ হয়ে যায় অনেক ভাইরা মাঝে মধ্যে এসে যারা জানেন না এসে বলে যে শেখ এখানে কিছু অমুসলিম এসে খেতে বসছে ওদেরকে বসতে দেওয়া যাবে হ্যাঁ, হ্যাঁ বউরা কি আমাদের সাথে ইফতারি করতে পারবে হ্যাঁ খা আপনারা ইফতার করছেন ওরা আমাদের খাবার খাচ্ছে ওদের অন্তরকে আকৃষ্ট করছে ইসলামের দিকে যাতে আল্লাহকে চেনে রসুলকে চেনে কায়ামতকে চেনে জান্নাতের রাস্তা ধরতে পারে তাদেরকে জাহান্নামের আগুন থেকে আমরা উদ্ধার করতে চাই তাদের হিতাকাঙ্ক্ষী আমরা তাদের হিতাকাঙ্ক্ষী তাদের অনিষ্ট চাই না কয়দিনের দুনিয়া তারপরে জাহান নামে জ্বলবে তারা তো আমাদের মতোই হ্যাঁ রক্ত মাংস ওলা মানুষ তাদের শরীর আছে জি জাহান নামে জ্বলতে হবে চিরকাল তাদেরকে আল্লাহ যেন হেদায় দান করে দিলেন হাত্তাসমা কালাম আল্লাহ যাতে করে আল্লাহর বাণী শুনতে পায় আল্লাহর বাণীর প্রমাণ হলো না হলো না কালাম আল্লাহ স্পষ্ট কালাম আল্লাহ জি তারপরের আয়াসুরা বাকার আয়াত নম্বর পঁচাত্তর তেরো নম্বর আয়াত কালাম আল্লাহ তাদের এক দল ইহুদিদের এক দল ইহুদিদের কথা বলা হচ্ছে ইহুদিদের এক দল আল্লাহর বাণী শোনে মদিনায় ইহুদিরা থাকতো নবী করিম সাল্লাম যখন কোরআন শোনাতেন বা দিনের কথা আলোচনা করতেন ইহুদিরা শুনত শোনার পরে তারপরে তারা সেটা বুঝে নেওয়ার পরে স্বজ্ঞানে তাতে বিকৃতি ঘটাইত তার অপব্যাখ্যা করত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কথায় বিকৃতি ঘটাইতো বিভ্রান্তি ছড়াইতো এটা হচ্ছে গুমরাতের কাজ গুমরাতের কাজ হচ্ছে বিভ্রান্তি ছড়ানো অপব্যাখ্যা করা ভুল ব্যাখ্যা করা কোনো কথা জি খেলো জি এমন এমন কথা বলছে মানুষের সামনে ঘৃণা ছড়াবার জন্য বা এমন প্রচার করছে যেগুলি বক্তার বলার উদ্দেশ্য নেই জি আলোচকের এটা বলার উদ্দেশ্য নেই দেখেন দেখেন এরা চায় না যে দণ্ডবিধান কায়েম হোক এই কথা লিখছে এক শ্রেণীর অসৎ লোকেরা এরা চায় না যে দণ্ডবিধান কায়েম হোক চোরের হাত কাটা হোক জেনার শাস্তি হোক আমরা চাই না আমাদের সম্পর্কে এরকম মিথ্যা কথা লিখছে কেয়ামতের দিনে সব ফয়সালা হবে আর দুনিয়াতে তো শাস্তি হচ্ছে আর হবে এই মিথ্যা এগুলো ছড়ানোর জন্য জি হ্যাঁ কারণ তাদের সাথে একমত হতে পারা যায়নি কোরআন এবং হাদিসে একমত হচ্ছে না সেজন্য আমরা একমত নই যে আগে ক্ষমতা দখল করে তারপরে সবাইকে ঠিক করবো এইভাবে মানুষকে ধোকা দাও এটা কোনোদিন হয়নি আর হবে না আগে ক্ষমতা পরে ঠিক করব যদি এটাই যদি থিওরি হইতো এটাই যদি ইসলাম হইতো তাহলে নবী মোহাম্মদ রসুল্লাহাম মক্কাতে তো ক্ষমতা পেয়েছিলেন ইনকুন্তা তরিত মুলকান মাল্লাক নাকা নবী তোমার উদ্দেশ্য কি এগুলো বলার এই যে আমাদের লোকজনকে তুমি তোমার ধর্মে নিয়ে যাচ্ছ উদ্দেশ্যটা কি তুমি যদি রাজত্ব চাও তো মাল্লাক না তোমাকে রাজা বানিয়ে দিচ্ছি বাদশাহ বানিয়ে দিচ্ছি তোমাকে দেশের মালিকানা মক্কার মালিকানা দিয়ে দিচ্ছি পয়সা চাও কারণ অনেকের ইনকাম করা উদ্দেশ্য থাকে পয়সা চাও জামানা লাগা তোমার জন্য কালেকশন করছি কত টাকা লাগবে বাড়ি ভর্তি করে দিচ্ছি সুন্দরী রমণী চাও অনেকের উদ্দেশ্য হয়তো হইতে হ্যাঁ গাড়ি বাড়ি নারী এগুলি তো উদ্দেশ্য যদি তাই থাকে তো তাই তুমি তুমি চয়েস করো যে কোন মেয়েকে কোন সুন্দরী মেয়েকে তুমি বিয়ে করতে চাও মক্কার যে কোনো পরিবারের আমরা বিয়ে দিয়ে দিচ্ছি ব্যবস্থা করছি নবী মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন আমার এক হাতে সূর্য দাও এক হাতে চন্দ্র দাও তারপরে আমার এই দাওয়াত ইরাহিল্লা দাওয়াত ছাড়বো না সেটা হচ্ছে এবাদত আল্লাহর জন্য খাস করতে হবে তৌহিদুল এবাদা নিশ্চিন্ন করতে হবে আল্লাহর জমিন থেকে আর একমাত্র আল্লাহর জন্য এবাদত প্রতিষ্ঠা করতে হবে যখন এইভাবে অন্তর থেকে শির্ক দূর হয়ে যাবে আকিদার পরিশুদ্ধি হয়ে যাবে আল্লাহর এবাদত ঠিক করে প্রত্যেক ব্যক্তি আদায় করতে কয়েক ব্যক্তি যখন ঠিক করলো এবাদত বাড়ির তখন একটা পরিবার ঠিক হয়ে গেল হলো না হলো না আপনার বাড়িতে পাঁচটা লোক আছে পাঁচজন সদস্য পাঁচজনের আকিদা ঠিক এবাদত ঠিক পাঁচ অক্ট নামাজি হালাল হারাম সব বাছাই করে তখন একটা বাড়ি ঠিক হইল না হলো না গ্রামে পঞ্চাশটা বাড়ি আছে পঞ্চাশ বাড়ির প্রত্যেক ব্যক্তি ঠিক হয়ে গেছে ব্যক্তির সংশোধন হয়েছে প্রত্যেক ব্যক্তি সংশোধন হয়েছে তাহলে পঞ্চাশটা বাড়ি ঠিক হয়ে গেছে পঞ্চাশটা বাড়ি যখন ঠিক হয়েছে গোটা সমাজটা ঠিক হলো না হলো না এইভাবে যখন গোটা এলাকা ঠিক হয়ে গেছে তখন কয়েকটা এলাকা যখন এইরকম ঠিক হয়ে যাবে গোটা দেশ ঠিক হবে কিনা গোটা দেশের লোকের যখন আকিদা এবাদত আখলাকের সংশোধন হয়ে যাবে তখন কি আর মিছিল করা লাগবে না বিক্ষোভ করা লাগবে না হরতাল করা লাগবে চোরের হাত কাটার জন্য না সবাই এক বাক্যে বলবে হ্যাঁ হ্যাঁ বলতে হবে না সবাই বলবে যে চোর হাত কাটা কিরা আর আজকাল একজনের এই অবস্থায় কেউ যদি নেতৃত্বে আসে আসার পরে যে চোরের একটা হাত কাটা হয় তোর লক্ষ লক্ষ লোক বলে ভুল হবে লক্ষ কি কত লক্ষ লোক যে মিছিল আর বিক্ষোভে বেরোবে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বেরোবে পারবে না জি হ্যাঁ মজার কথা তাহলে শোনো একটা জেনারেল জিয়াউল হক যখন পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন সেই সময় বেশ্যাখানা নিষিদ্ধ করে দেওয়া হলো কোন শহরে বেশ্যাখানা থাকবে পতিতলায় থাকবে না তখন ইসলামের শত্রু মোনাফেক মুসলিম সমাজে বহু আছে তারপরে বাইরের ইসলামিক শত্রু তো বুঝতে পারছেন আন্তর্জাতিক ইসলামিক শত্রু সমস্ত শত্রু মিলে হাজার হাজার মহিলাদেরকে মিছিলে বের করলো ইনকলাব জিন্দাবাদ দেশকে উল্টিয়ে রেখে দাও কথা বলছে ইনকলাব জিন্দাবাদ মানে কি উল্টা উল্টাও আর পাল্টাও জি কিসের জন্য আমাদের রুজি কেন বন্ধ করা হলো আমাদের ইনকাম সোর্স কেন বন্ধ করা হলো আমরা কি করে খাবো জি শেষে সারেন্ডার করতে হইল কারণ এদের সাথে বহু লোক রয়েছে বড় বড় নেতারা রয়েছে হ্যাঁ? যারা রক্ষক তারা ভক্ষক হয়ে রয়েছে কোথা থেকে হবে জি চোরের যদি হাত কাটেন কোন চোরের হাত কাটবেন ওই গরিব চোরের শুধু হাত কাটবেন না বড় বড় নেতা চোরে আছে হাত কাটার সময় হবে কিন্তু যখন সবার সংশোধন হয়ে যাবে যেমন ভাবে নবী করিম সাল্লাহামের ইসলামের সাহাবাই কেরামদের সংশোধন হয়েছে তাবেনদের সংশোধন হয়েছে হ্যাঁ তাবা তাবের সংশোধন হয়েছে তখন এমনিতে চোরের হাত কাটলে সবাই গোটা দেশবাসী খুশি হবে একজন লোক রাস্তা বেরোবে না এটা হচ্ছে ইসলামী আইন বাস্তবায়নের তরিকা আর তারপরে যার উপর যতটা ফরজ ততটা আদায় করলি তার ইসলাম কায়ে হয় যার উপর যতটা ফরজ ততটা আদায় করলে ইসলাম কায়েম হয় জাহেলরা এমন ভাবে আর অসৎ শুধু জাহেল না জাহেলের সাথে সাথে জালুমান জাহুলা জাহেলও তার সাথে সাথে অজ্ঞ দিন সম্পর্কে আর দুই নম্বর জাহেলটা কোনো গাল নয় কিন্তু এটাও আবার ছড়াচ্ছে জাহেল বলে গাল দিচ্ছে জাহেল কোনো গাল না আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ গাল দিচ্ছেন নাকি কত জায়গায় রয়েছে হ্যাঁ জাহাল কথাটি কোরআনে কেরিমে ইন্না আরাজাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ইনসান জালুমান জাহুলা মানুষ হচ্ছে জালেম আর জাহেল আল্লাহ জালুমান জাহুলা মানে বড় জালেম বড় জাহেল মোবালাগার সেগা বড় জালেম বড় জাহেল এটা হচ্ছে মানুষের আসল ব্যতিক্রম হচ্ছে যে আল্লাহর দিন শিখলো সুরা আসরের বাস্তবায়ন করলো সে এর ব্যতিক্রম আর বাকি যতগুলি ক্ষতিগ্রস্ত লাফি খোস সবগুলি হচ্ছে জালুমান জাহুলা জালুমান জাহুলা তো এরা কত বড় জালেম আর জাহিল যে যার ক্ষমতা নেই তার উপরে বোঝা চাপাচ্ছে উদাহরণ দিয়ে বোঝায় খুব ছোট্ট উদাহরণ দিয়ে যখন আলোচনা আসলো এটা পূর্ণ করার জন্য একজন লোকের ইসলামের রকম কয়টি ইসলামের খুঁটি কয়টি পাঁচটি এই পাঁচটি খুঁটির মধ্যে একজন লোক তার জবান আছে বাকশক্তি চলছে এলাহিল্লাহ শাহাদাত দিতে পারবে ঠিক না আসাদ আল্লাহ ইহিল্লাহ মোহাম্মদান রাসুল্লাহ পড়বে ঠিক না এটা শরীর সুস্থ আছে সচেতন আছে বেহুশ হয়নি মরে যায়নি তাহলে তার পাঁচ অক্টের নামাজ পড়বে ঠিক না শরীর সুস্থ আছে সফরেও না সে রোজা রাখবে ঠিক না ঠিক না বাকি পয়সা নেই তার জাকাত আছে খেয়ে দিয়ে শেষ দিনেই দিনে যা কিছু ইনকাম হয় খেয়ে দিয়ে শেষ কোন রকম করে চলছে জাকাত আছে সারা জীবন যদি জাকাত না দেয় তাহলে তার দিন কায়েম হইল না হইল না না না না দিন কায়েম হয়নি কারণ দিন কায়েমের ভুল ব্যাখ্যা করা হয়েছে গুমরা করা হয়েছে মানুষকে এই লোকের দিন কায়েম আছে কারণ তিনটা তার ফরজ তিনটা ফরজ সে আদায় করছে বুঝা গেছে কিনা সারা জীবন হজ নসিব হলো না সারা জীবন ওমরা করতে পারল না তার দিন কায়েম আছে কি নাই কারণ যতটা তার ভরসে আদায় করেছে কিন্তু আরেকজন আপনাদের মতো লোক এখান থেকে একশো টাকা তোমরা করতে পারবে হজ করতে পারবে ধরেন দু তিন হাজার টাকা বা চার হাজার পাঁচ হাজার অথবা মক্কার লোক অল্প পয়সাতে ধরেন হজ করতে পারবে আর সেই ব্যক্তি হজ করলো না তো বলবো সেদিন কায়েম করলো না তার ঠিক না সেদিন কায়েম করলো না যতই দিন কায়েম দিন কায়েম দিন কায়েম করুক কিন্তু হজ করেনি হজ না করে মক্কায় চাকরি করে চলে গেল তাহলে সেদিন কায়েম করে না বোঝা গেছে জি হ্যাঁ তো যার যতটা ক্ষমতা আছে তার তাকে আল্লাহ ততটা দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রীয় নেতা দেশের শাসক তার ক্ষমতা আছে চোরের হাত কাটবে তার দিন কায়েম করার একটা অংশ হচ্ছে ইসলামী দণ্ডবিধান কায়েম করা কিন্তু আমার মতো একজন দায়ী অথবা কোন মুফতি কোন আলেম কোন তালেব আলেম কোন শেখ তার কি ক্ষমতা আছে আমার ক্ষমতা কি আছে আপনাদের চাইতে বেশি আছে ক্ষমতা অবশ্যই কি ক্ষমতা আছে আপনাদের ক্ষমতা ইসলামের ওই পাঁচটা রুকুন আদায় করতে পারবেন উদাহরণস্বরূপ বলছে আরো মেলা হালাল হারাম আছে তো সেগুলো আপনার জীবনের সাথে যেগুলো সম্পর্কিত সেগুলো সব ঠিক আছে মোটামুটি যথাসাধ্য ঠিক রাখছেন অতিরিক্ত আমার যে ক্ষমতাটি আছে যেটা হয়তো আপনাদের নেই সেটা হচ্ছে যে আমার কাছে কিছু এলেম আল্লাহ দিয়েছেন সেটা আমি বিতরণ করতে দিতে পারবো সুতরাং আমাকে এই এলেম দিতে হবে যদি না দিই তো আমার দিন কায়েম করলাম না এবার বোঝা গেছে আমি যদি কোরআন সন্ন্যার কথা শিখার পরে না বলি তো আমার দিন কায়েম করলাম না এই ক্ষেত্রে আমি ঘাটতি করলাম কিন্তু কালকে যদি আমার সামনে একজন চোরকে আপনারা ধরে নিয়ে আসেন হ্যাঁ আর বলেন যে হাত কেটে দেন আর হাত কাটি তো দিন কায়েম করলাম না দিন ধ্বংস করলাম দিন ধ্বংস করলাম ঠিক তেমনই রাস্তাঘাটে নেমে ভাঙচুর করে আমরা দিন কায়েম দিন কায়েমে জনগণ দিন কায়েম করবো এটা কি করলো হ্যাঁ ধ্বংস করলো এই জন্য বললাম এখওয়ানুল মুফসে দিন আমি বলিনি সেটা বড় বড় আলেমরা লিখেছি খোয়ানুল মুফলিস এই জন্যই বলেছেন হ্যাঁ তো এই আয়াত সুরা বাকার আয়াত নম্বর পঁচাত্তর সে আয়তে রয়েছে যে ইহুদিদের এক দল আল্লাহর বাণী শোনে শোনার পরে কি করে সুম্মা ইহার রেফু নাহু তাতে বিকৃতি ঘটায় বা অপব্যাখ্যা করে মিম্বাদে মা আকালু হো সেটা বুঝে নেওয়ার পরে অহম ইয়ালামন অথচ তা জানে জানছে নবী করিম সাসনের কাছে শুনছে শোনার পরেও আর সেটা অনেক সময় বুঝতে ভুল হলে ভুল ব্যাখ্যা হয়ে যায় অনেক সময় বুঝেওছ বুঝার পর অসৎ উদ্দেশ্য তাহলে যারা অপব্যাখ্যা করে বা ভুল ব্যাখ্যা করে তারা দুইভাবে বিভক্ত একদল হচ্ছে যে আমি যে কথাটি বললাম সে কথাটি বুঝলো না যার ফলে আমার কথার ভুল ব্যাখ্যা করলো আর আরেক দল আছে যারা বুঝছে যে তিনি কি বলতে চান আর তারপরেও কি করছে তাহারিফ অপব্যাখ্যা করছে ভুল ব্যাখ্যা করছে এই শ্রেণীর লোক যারা একামত দিন একামত দিন একামত দিন করছে তারা জানছে যে আমি কি বলতে চাইছি তারপরে ভুল ব্যাখ্যা করছে এটা ইহুদিদের চরিত্র ভালো করে বোঝেন ইহুদিদের চরিত্র কিন্তু আর নাসারাদের চরিত্র দলিল বেচারাও অবুজ জাহেল এলেম রাখে না জানে না কি বলতে কি বলে বসে থাকে জি এই জন্য তাদেরকে দলিল বলেছেন আর যারা বুঝে সুঝে এরকম অন্যায় করবে তাদেরকে মকদুব আলিম গজব প্রাপ্ত ওদের গজব হয় বলেছেন তারপরের আয়াত চোদ্দ নম্বর আয়াত বলছেন কালাম আল্লাহ এরা চায় যে আল্লাহর বাণীকে পাল্টিয়ে দেবে আল্লাহর কথাকে পরিবর্তন করে দেবে এটা চাই কুল হে নবী তাদেরকে বলে দাও লান্তাত্তাবেও না হে মুসলিমরা হে হোদেবের সন্ধিতে উপস্থিত সাহাবাইকেরামরা তাদের সম্পর্কে আয়ত নাজল হয়েছে তোমরা বলে না যে দেখো তোমরা আমাদের অনুসরণ করতে পারবে না মানে আমাদের সাথে তোমরা যেতে পারবে না আমাদের সঙ্গী হতে পারবে না আমাদের সাথে খাইবারের যুদ্ধে যেতে পারবে না ঘটনা কি ছিল ঘটনা এই ছিল যে হোদাই সন্ধিতে চোদ্দশোর মতো যে সাহাবাই কেরামগঞ্জ ছিলেন আল্লাহ আনহম গাছের তলায় নবী করিমসাল্লাম যখন তাদের কাছে বায়াতে রেদওয়ান নিয়েছিলেন তারা জেহাদের জন্য বায়াত করেছিল রসুর উল্লাহ সাথে কি জন্য যে উসমান রাজি আল্লাহ তালানহকে শহীদ করে দেওয়া হয়েছে খবর পৌঁছেছিল যদি এইরকমটা হয় তাহলে এর প্রতিশোধ না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না তাকে পাঠালাম দূত করে আর এটা যুগ যুগ ধরে চলে আসছে এটা ইসলামেরও শিক্ষা যে দূত যে কোনো সংবাদ পৌঁছাক না কেন তার ওপর কোন রকমের হাত বাড়ানো যাবে না অসৎ উদ্দেশ্যে তাকে কোন রকমের তার কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না জি এখনো দুই দেশের যুদ্ধ চলছে আর প্রতিনিধি পাঠানো হয়েছে যা কিছু যুদ্ধের ঘোষণা করে আসছে যে কালকে থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ অসুবিধা নেই ও মেসেজ পৌঁছাইতে আসছে মেসেঞ্জার দূত উসমান আল্লাহ তালানুকে নবী করিম পাঠিয়েছিলেন যে মক্কার মুশ্রিকে তোমার আত্মীয় স্বজন ওখানে আছে অনেক মুশ্রিকের আছে তাদের সাথে কথা বলে উসমান যেতেই তাকে ঘরে বন্দি করে রেখে দিয়েছে ঘরে যখন একটা লোককে বন্দি করে দেওয়া হয় তখন তো গুজব একটা রটবেই যে মেরে ফেলে দেওয়া হয়েছে তখন নবী করিমসাল্লাম বায়াতে রিজওয়ান নিয়েছেন এর দ্বারা বোঝা গেল যে নবী আলেমুল গাইব নন বোঝা গেল না আর বেরলবি আকিদা মাজারিদের আকিদা হচ্ছে যে নবী আলেমুল গাইব হাজের নাজের সুফিদের আকিদা যে ওলি আউলিয়া হ্যাঁ তারা কলবের খবর রাখেন হ্যাঁ তাদের যেন কাশ হয়ে যায় কোথায় পেলেন নবী যেন কাশ পেল না যে উসমান রাজেন্দ্র ঘরের মধ্যে আছে ঘরটা কাশ পেল না মাত্র কিছুটা দূরে হদেবিয়া থেকে আশ্চর্য ধর্ম সুফিদের তাদের বুজুর্গরা নবীর চাইতে বড় বড় গুণ রাখে বৈশিষ্ট্য রাখে তো যখন হদেবিয়ার সন্ধিতে বায়াতে রেজওয়ানের শরিক হলেন যে জানের কোরবানি দেব প্রতিশোধ নেব উসমান রাজিয়াল্লাহ তার খনের তারপরেই যাব আমরা পেছনে সরব না এর আল্লাহ একটা পার্থিব উত্তম বদলা দিলেন আখেরাতে তো আল্লাহ দেবেন উত্তম যাজা কিন্তু পার্থিব দুনিয়াবি একটা উত্তম বদলা দিলেন সেটা হচ্ছে নবী সাল্লাম ভবিষ্যৎবাণী করে দিলেন যে আগামী বছর ষষ্ঠ হিজড়িতে হদেবের সন্ধি সপ্তম হিজড়িতে খাইবারের যুদ্ধ হবে ইহুদিদের বিরুদ্ধে আর খাইবারে আল্লাহ বিজয় দান করবেন ভবিষ্যৎবাণী করে দিলেন খাইবারে বিজয় হলে সেখানে অনেক গণিমতের ধন সম্পদ পাওয়া যাবে আর সেখানকার খেজুর বাগান ইহুদিদের পাওয়া যাবে এই সবগুলি ভাগ বন্টন করে দেওয়া হবে কারাকে যে যেসব গনিমতের ধন সম্পদ সেগুলি ভাগ করে দেওয়া হবে মুজাহিদিনদেরকে এই জেহাদে তোমরা এই চোদ্দশো জন ছাড়া যারা মদিনায় থেকে গেছে তারা কেউ যেতে পারবে না মদিনার আশেপাশে যারা বেদুইন মুসলিম হয়েছে কিন্তু এই অনৈবের সন্ধিতেও হাজির হয়নি এই সফরে নেই তারা কেউ হাজির হইতে পারবে না পরে মদিনা ফিরে আসার পরে যখন খাইবার যদি প্রস্তুতি হইল তখন অনেকে প্রস্তুত যাওয়ার জন্য কারণ খাইবারে অনেক ধন সম্পদ আছে খৈবারের গণিমত পাওয়া যাবে সুতরাং এই জিহাদের লড়াই আমরা অংশ নিব আল্লাহ বলছেন না হবে না আল্লাহ আগে বলে দিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আয়াত শুনিয়ে দিলেন সাহাবাই কেরামদেরকে যে সাহাবিরা তোমরা এসে কিন্তু বলবে যে আমাকে নিয়ে চলো যে আমাকে নিয়ে চলো যে আমাকে নিয়ে চলো করে না করে না হ্যাঁ, এখন হজ কাফেলা হোক তখন যে যার বন্ধু আমার নামটা ঢুকো আমার নামটা ঢুকো আমার নামটা ঢুকো জি আমরা যদি এরকম শর্ত লাগাই যে যে নিয়মিত অমুক ক্লাসটা করে যে নিয়মিত এই কাজগুলি করে তাদের জন্য এইটা তো অসুবিধা আছে হ্যাঁ মন বেজার করতে হবে আপনি মাসে একবার আসবেন আর কেউ প্রতি সপ্তাহে আসে আমরা শর্ত লাগালাম প্রতি সপ্তাহে যারা নিয়মিত ক্লাসে তাদেরকে নেব না কাজ হইল সন্ন্যতি কাজ নবী সাল্লাহ কোরআনে কথা বলছে আল্লাহ বলছেন হোদাইবার সন্ধিতে যারা হাজির হয়েছে তারাই শুধু খৈবারের যুদ্ধে শরিক হইতে পারবে কারণ ওদেরকে শুধু গানিমাত দেবো বাকি অন্যদেরকে দেবো না এতগুলি কথা যখন জানা থাকবে তখন আয়াতটা বুঝতে সুবিধা ওখানে এখন আয়তা তর্জমা করেন খুব সহজে বুঝবেন আল্লাহ কি বলছেন আল্লাহ যেহেতু আগেই বলে দিয়েছেন আল্লাহর কথায় কোন রদ বদল হবে না আল্লাহ বলছে ইউরিদুন কালাম আল্লাহ এই যে যেতে চায় যারা হ্যাঁ, পিড়াপিড়ি করে যে আমাদের নেওয়া হোক আমাদের নেওয়া হোক খাইবারের যুদ্ধে এরা আল্লাহর কালামকে আল্লাহর বাণীকে পরিবর্তন করতে চায় আল্লাহর বাণীতে পরিবর্তন হবে আল্লাহ বলে দিয়েছেন যে হোদেবিয়ার লোকেরা ছাড়া আর কেউ যাবে না কুল হে নবী তুমি বলে দাও হে সাহাবিরা তোমরা বলে লম তত্ত্বেও না তোমরা আমাদের সাথে যেতে পারবে না খাইবারের যুদ্ধে এই যে লম তত্ত্বেও না ফি গাজবাতে খাইবার খাইবারের যুদ্ধে তোমরা আমাদের অনুসরণ করতে পারবে না মানে আমাদের সাথে যেতে পারবে না এইরকমই আল্লাহ এর পূর্বেই বলে ওই সময় আল্লাহ বলে বছর খাইবারের যুদ্ধ হবে তাতে আর কেউ যেতে পারবে না কাল ফাঁসাইয়া না এখানে নেই বল তাহা শুধু না আল্লাহ ভবিষ্যৎ আগে বলে দিচ্ছেন যে যখন তোমরা এরকম বলবে যে তোমরাকে নিয়ে যাওয়া হবে না শুধু ওই হোদেবের লোকদেরকে নেওয়া হবে তখন তার ও তোমাদের হিংসা হচ্ছে তোমরা একাই খেতে চাও আমাদেরকে দিতে চাও না বল তাহা সদৌরা না আমাদের হিংসা করছো তোমরা না না না হিংসা না তো হিংসার কেউ অপবাদ দিলে যে হিংসা হয় তা হয় না আসলে হিংসা করছেন এটা দেখার বিষয় সুরাতুল ফাথা আয়াত নম্বর পনেরো ছিল এটা পনেরো নম্বর আয়াত দেখেন আল্লাহ বলছেন সুরায় কাহাফের আয়াত নম্বর সাতাইশে অতুল মা উহিয়া ইলেক মিন কিতাবের অব্বিক হে নবী পড়ে শুনিয়ে দা মা উহিয়া ইলেক যা ওহি করা হচ্ছে তোমার প্রতি মিন কিতাবের অব্বেকা তোমার প্রতিপালকের কিতাব হতে লা মোবাদ্দেল আলী কালিমাতেহি যার বাণীতে কোন রকমের রদ বদল হয় না যার কথায় কালেমায় কি হয় না কোন পরিবর্তন নেই আল্লাহর কথায় আল্লাহ যা বলে দেন অকাটো ফাইসালা শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রেও আর সৃষ্টিগত ক্ষেত্র দুই ক্ষেত্রে কিন্তু আল্লাহর কালেমা দুই ক্ষেত্রে রয়েছে একটা হচ্ছে আল্লাহর বিধান আল্লাহর বিধান হচ্ছে তৌহিদ তাই না লাহাইল্লাহ কোনো পরিবর্তন হবে মোহাম্মদ রসুল্লাহ শাহাদ দিতে হবে কোনো পরিবর্তন হবে যে এক সময় এটা অফ না করলেও চলে লাইলাহ ঠিক ঠিক থাকলেই চলে চলবে চলবে না পাঁচ অক্ট নামাজ ফরজ চলবে বদল রদ বদল করা যাবে যেন এখন থেকে ছয় অথবা এখন থেকে চার আর লোকের আজকাল খুব কমজোর হয়ে গেছে আর ইমানও দুর্বল হয়ে গেছে ফজরটা পারছে না ওটা অফ করে দাও চলবে আল্লাহ তাই বলছেন কালিমা আল্লাহর কালিমাতে আল্লাহ বাণীতে কোন রদ বদল নেই রোজা রদ বদল চলবে হ্যাঁ চলবে না তাহলে শরীয়তের কালিমা আর সৃষ্টিগত কালিমা সৃষ্টিগত কালিমা মানুষের হায়াত মত আল্লাহ ফায়সালা করে দিয়েছেন অমুক দিনে অমুকের মত আছে না সে মরবে না আরো পাঁচ আমি আমার গায়ের জোরে বা আমার ক্ষমতা দিয়ে আমার কেরামতি দি হবে না হবে না লামবাদ্দালে কালেমাতে আল্লাহর কালেমাতে কোনো রদবদল নেই আল্লাহ যেদিন কেয়ামত কায়েম করবেন পৃথিবী ধ্বংস করবেন তাতে কোন রদবদল হবে না হবে না এইভাবে সৃষ্টিগত বিষয়ও আর শরীয়তগত বিষয়ও ষোলো নম্বর আয়াত এই দিয়ে শেষ হবে সুরা নামলের আয়াত নম্বর ছিয়াত্তর আল্লাহ বলছে ইন্না আল কোরআন ইয়াকুসু আলাবানি ইসরাইল আখতার আল্লাহতালিফোন নিশ্চয়ই এই কোরআন করিম বনি ইসরায়েলদের সামনে বর্ণনা করে আখতার আল্লাজি হুম ফিহি সেই অধিকাংশ বিষয়গুলি অধিকাংশ সেই বিষয়গুলি যে বিষয়গুলি তারা মতবিরোধ করেছে বনি ইসরায়েল ইয়াহুদি এবং নাসারারা ইহুদি খ্রিস্টানরা যেই বিষয়গুলিতে মতবিরোধ সৃষ্টি করেছে আম্বিয়া রসুলগণের সাথে অথবা ইসলামের সাথে তৌহিদের সাথে ইত্যাদি আকিদার সহি আকিদার সাথে সেই বিষয়গুলির চূড়ান্ত ফেসালাই কোরআন করিম দিয়ে করা হয়েছে এই জন্য কোরআনে করিমকে বলা হয়েছে মোসাদ দেখা এমন কিতাব যে কিতাব হচ্ছে সত্যায়নকারী কোরআনের কয়েক জায়গাতে রয়েছে না মোসাদ্দেকান মোসাদ্দেকান মোসাদ্দেকুন মোসাদ্দেকান বিভিন্ন রকম করে কোরআনে করিম আগের কিতাবের সত্যায়নকারী সত্যায়ন করা মানে বুঝেন তো সত্যায়ন করা এমবেসি দূতাবাসে যারা এই সৌদি আরব আসছেন সৌদি দূতাবাসে যান সার্টিফিকেট সত্যায়ন করার জন্য জান না গেলেন যাওয়ার পরে আপনার সার্টিফিকেট যদি অরিজিনাল হয় তাহলে সত্যায়ন করে দিল আর যদি তাতে কোনো জালিয়াতি থাকে নাকচ করে দিল ঠিক আছে না আপনি গেলেন আপনার দেশের নোটারি পাবলিকে নোটা পাবলিকে রেজেক্ট হয়ে গেল না না এই সার্টিফিকেট চলবে না এই এই সংস্থা আমরা চিনি না এই যে টেকনিশিয়ানের সার্টিফিকেট নিয়েছেন এটা আমরা চিনি না না করছে হয় না হয় না জি হ্যাঁ সত্যায়ন করা কারো সার্টিফিকেট কাগজ কাগজপত্রকে সত্যায়ন করা হলো কারোটা সত্যায়ন করে দেওয়া হইল না ঠিক ওই রকমই তাওরাত ইঞ্জিলে ভেজাল ঢুকে গেছে বিকৃতি ঘটেছে কাটা ছিঁড়া হয়েছে কোনটা আল্লাহর কথা কোনটা আল্লাহর কথা নাই কোনটা চলবে কোনটা চলবে না এর চূড়ান্ত ফয়সালা করা হয়েছে এই সত্যায়নকারী কিতাব কোরআন করিম দিয়ে যে হ্যাঁ তাওরাতের এই বিষয়গুলি ঠিক আছে যেহেতু তৌহিদের বিষয় অথবা এই বিষয়ে হালাল হারামের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু যদি কোনো কিতাবে থাকে তাদের বিকৃত কিতাবে শুকুরের গোস্ত খাওয়া না কচ সত্যায়নকারী শুকুর গোস্ত হারাম ঠিক আছে না হ্যাঁ সুদ খাওয়া যেমন ইহুদিদের কাছে ইয়াহুদি ইয়াহুদির কাছ থেকে সুদ খাওয়া হারাম কিন্তু ইহুদি যদি অন্য কোনো জাতির কাছ থেকে সুদ খায় তাহলে সেটা জায়েজ এটা হচ্ছে ইহুদি ধর্ম ইহুদিদের বিকৃত কিতাব তলমুদে আছে বিকৃত এটা আল্লাহর কথা নয় সুদ হারাম সুতরাং সকলের সাথে হারাম এই ফর্মুলা যদি একজন মুসলিম বলে যে মুসলিম মুসলিমের কাছে সুদ খেয়েও না কিন্তু হিন্দুর কাছে জায়েজ চলবে না খ্রিস্টানের কাছে জায়েজ চলবে না কোনো মানুষের কাছে সুদ খাওয়া যাবে না এইরকমই কিছু মুসলিম সমাজে অসৎ লোক হয়তো আছে মনে করে যে মেয়ে ভদ্র মহিলা পর্দা নাসীন সুতরাং ওর দিকে খারাপ নজর দেওয়া যাবে না আর একটা মেয়ে যখন মাথা খুলে চুল খুলে আর বুকের উপর অন্ন ফেলে দিয়েছে ঝুলিয়ে দিয়েছে আর যাচ্ছে তো তাকানোকে হালাল মনে করে কিছু মুসলিম যুবকরা আছে না অসৎ এরা ফাঁসে যুবক যাইজ নাকি হ্যাঁ কারণ অনেকে মনে করে যে কি করব ও নিজের ইজ্জত করে না তা আমি কি করব ইজ্জত যুক্তি এটা ও নিজেরই যখন ইজ্জত করলো না মহিলা তা আমি আবার ওর কি ইজ্জত করব না এটা চলবে না আপনার জন্য হারাম কল্লিল অবসরে আবসারে কে বলো যে তারা নত রাখো কে খুলে চলছে কে ঢেকে চলছে ওসব আপনার দেখার বিষয় না আপনি চুপচাপ নিচে মুড়ি করেন নিচে মাথা করেন যে নিজে মাথা করেন কোরআনে করিম যেই বিষয়গুলিতে বানি ইসরায়েল ইয়াহুদি খ্রিস্টানরা মত বিরোধ করেছে সেই বিষয়গুলি বর্ণনা করেছে বিশেষভাবে সুতরাং এক দুটি উদাহরণ দিই কোরআনে করিম বলছে তৌহিদের কথা হ্যাঁ খ্রিস্টানরা বলছে তসলিস ইন্নআল্লাহ সালাস আল্লাহ হচ্ছে তিন এলা তৃতীয় তারপরে খ্রিস্টানদের আরেক এক বলছে যে ঈশা আলাইসালাম আল্লাহর পুত্র হ্যাঁ পুত্র আল্লাহর পুত্র ইয়াহুদিরা বলছে ওজাইর আল্লাহর পুত্র কোরআন কি বলছে খাজ আল্লাহ ওয়ালাদিন আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি জি ওয়ালাদা না আল্লাহর সঙ্গিনী আছে স্ত্রী আছে না ওয়ালাদা আছে না তিনি জনক না জাতক চূড়ান্ত ফেসলা করেছেন করে নাই একটা বিষয় আর একটা বিষয় ঈসা আলী ইসলাম সম্পর্কে ইহুদিরা বলে যে ঈসা আলী ইসলাম ওই সন্তান কারণ তার মার বিয়ে হয়নি আর জন্মে গেল তাহলে কি ইহুদিদের কাছে জারজ সন্তান নওজুবিল্লা এইদিকে দিল ডুবিয়া ইহুদিরা লাহ আর খ্রিস্টানরা উঠাতে উঠাতে বললো যে ঈশা যেমন তেমন না এ এবং আল্লাহর পুত্র দিল না মেয়েরা আর এরা দিল উঠাই ইসলাম দিন ইসলাম শিখালে সুরা মারিয়াম পড়ে শুনিয়ে দেন খ্রিস্টানদেরকে যে ঈসা আলি ইসলাম সম্পর্কে মারিয়াম আলি ইসলাম সম্পর্কে কি শ্রদ্ধা আর কি সম্মান আমরা রাখি যে শ্রদ্ধা সম্মান তারাই জানে না তবে তিনি আল্লাহর বান্দা কি আল্লাহর বান্দা আল্লাহ পুত্র না উঠাইবেন না উপরে জি না তুতরুনি আমাকে বাড়াইও না নবী স্যার বলছেন কেমন কামা না সারা ইসা না মারিয়াম যেমন খ্রিস্টানরা মারিয়াম পুত্র ঈশাকে বাড়িয়েছে ইন্নামা আনা আমি হচ্ছে দাস আমি গোলাম ফকুলু সুতরাং তোমরা বলবে আবদুল্লাহ ওয়া রাসুল মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসুল ওই রকম ঈসা আলী সাল্লাম আবদুল্লাহ ওয়া রাসুলহু মিনু আল্লাহর পক্ষ থেকে স্পেশাল স্পেশাল আল্লাহর বাণী কথার কোন কোন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন ছিল না কিন্তু কোন দিয়ে হ্যাঁ তার মা গর্ভধারণ করেছে এবং তিনি হালাল সন্তান নেক সন্তান হ্যাঁ? জি হ্যাঁ দেখলেন তাহলে তো কোরআন কি করল হক এবং বাতলের মাঝে যে মত বিরোধ করেছে খ্রিস্টান আর ইয়াহুদিরা তার মাঝে চূড়ান্ত ফেসলা করে ইসরাইল আয়াতগুলি দ্বারা কি প্রমাণ করা হলো সবগুলি আয়াত দিয়ে যে আল্লাহ কথা বলেছেন কোরআন করিম আল্লাহর কালাম এবং তার আগের কিতাবগুলিও আল্লাহর বাণী এবং আল্লাহ রব্বুল আলমিন কথা বলেছেন সর্বদা কথা বলেন যখন তার ইচ্ছা তিনি কথা বলেন এবং কথা বলবেন যখন ইচ্ছা তিনি কথা বলবেন শেষ শোনাই আল্লাহ শেখ সালুল ফজল হাফিজাহুল্লাহ এই চ্যাপ্টারে যে কথাগুলি শেষখানে বলেছেন বলছেন ওয়ুস্তাফাদ মিন মজমুল আয়াত আল্লাহ সাকাহাল মুআল্লিফ লেখক শেখুল ইসলাম ইন তাইম রাহমাহুল্লাহ যে আয়াতগুলি নিয়ে এসছেন সবগুলি আয়াত থেকে যা উপকৃত হইলাম বা যা জানলাম তা হচ্ছে এসবাতুল কালাম লিল্লাহ আল্লাহর জন্য কথার বাণীর প্রমাণ ও মাজহাবু জামা মাদাল্লাহ ও এবং জামাতের হচ্ছে যা কোরআন এবং প্রমাণ করে প্রমাণ করে তা সাব্যস্ত করা কি মিন আন্নাল্লাহ মৌসুফন বিল কালামে যে আল্লাহ রব্বুল আলমিনের কথা বলার বৈশিষ্ট্য রয়েছে ওয়াকালামহ সুবাহ মিন সেফাতি এবং আল্লাহ সুবাহ তালার কথা হচ্ছে তার গুণ কথা হচ্ছে কি কি গুণ মেন সেফাতে জাতিয়াতি সত্তাগত গুণ সত্তাগত গুণ কেন মেহি বেহি কারণ আল্লাহর বাণী তার সাথে সম্পৃক্ত আল্লাহ সর্বদা কথা বলার ক্ষমতা রাখেন তো গুণ হলো না জাতি গুণ হলো তাহলে যেমন হায়াত আল্লাহর হায়াত আছে না নেই আল আল হাই চিরঞ্জীব সবসময় হায়াত আছে আল কয়ুম তো যেমন আল্লাহর হায়াত সর্বদাই আছে সর্বদাই ছিল না তার আদি আছে না তার অন্ত আছে সর্বদা আল্লাহর হায়াত ছিল এখনো আছে এবং সর্বদা থাকবে ঠিক তেমনই আল্লাহ রবুল আলমিনের যে কথা বলার গুণ সর্বদাই ছিল কোন এক সময় কথা বলার ক্ষমতা ছিল না আর এসছে না আমাদের একসময় কথা বলার ক্ষমতা ছিল না বরং একসময় পৃথিবীতেই ছিলাম না আসলাম তারপরেও হ্যাঁ মুখ ফুটে না বাক শক্তি খুলে না তারপরে একটু একটু করে শিখতে শিখতে কথা বলতে শিখেছি আমরা হ্যাঁ আল্লাহ রবের সর্বদাই কথা হ্যাঁ, বলার গুণ তার রয়েছে এবং সর্বদা থাকবে অত্যে সাফ বেহে এবং তা তিনি তাতে ভূষিত এটা যেমন জাতি সেফাত মানে সত্তাগত গুণ ঠিক তেমনি অমিন সেফাতেহিল ফেলিয়াতে আল্লাহর কর্মগত গুণ এটি আল্লাহর কালাম আল্লাহর বাণী হচ্ছে আল্লাহ কর্মগত গুণ কাজের দিক থেকে গুণ কেমন কেমন করে বলছে আল ওয়াকিয়াতে বে মাসিয়াতি তার ইচ্ছা মতো কুদরাতি তার ইচ্ছা মতো কথা তিনি বলে থাকেন না ইচ্ছার বিরুদ্ধে আমরাই তো ইচ্ছার বিরুদ্ধে কথা বলিনি ঠিক না কেউ আপনার কথা বলাইতে চাইছে তা বলাইতে পারেন না আর কখনো আপনার মুখ বন্ধ করতে তাও মুখ বন্ধ হয় না বলেই যাচ্ছেন তো আল্লাহ তার ইচ্ছা মতো কথা বলেন এই জন্য সেফাতে ফেলিয়াও কর্মগত সেফাত ও কুদরাতি এবং তিনি তার ক্ষমতায় কথা বলেন জি তার কথা বলার ক্ষমতা যখন তিনি এই ক্ষমতার প্রয়োগ করেন তার কথা বলেন ফায়াতা কাল্লাম ওইদা শাহ যখন চান তিনি কথা বলেন কৈফা শাহ যেইভাবে চান বেমা শাহ যেই বিষয়ে চান ওয়ালাম ইয়াজাল মোতাকাল্লেমান আর সর্বদাই তিনি কথা বলার ক্ষমতা রাখেন ওয়ালা ইয়াজাল মোতাকাল্লেমান আর এবং সর্বদাই তিনি কথা বলার ক্ষমতা রাখবেন সবসময় আছে সবসময় কথা বলে এর আগে কথা বলেছেন সর্বদাই কথা বলেছেন আর সর্বদা কথা বলার ক্ষমতা আল্লাহর আছে তিনি কোনো বান্দার সাথে কথা বলবেন না নবী ছাড়া এটাও মনে রাখেন এই নয় যে কথা বলার আল্লাহর সর্বদা তার কথা বলার ক্ষমতা আছে মানে এই নয় যে অলি আউলিয়ার সাথে কথা বলছেন যেমন সুফিদের এইরকম দাবি এক সুফি আসলো আর হাদিসের দর্শ চলছে কোনো বড় এমামের আর আসার পরে উপহাস করছে তোমরা হাদ্দাসানা হাদ্দাসানা হাদ্দাসানা আমি আমাকে হাদিস বয়ন করেছে অমুক আমাকে হাদিস বয়ন করেছে তোমার মানুষের কাছ থেকে কথা নিচ্ছ আমি তো হাদ্দাসানিল্লাহ আমি সরাসরি আল্লাহর সাথে কথা বলছি এগুলো হলো পীরদের ধর্ম তুইতে থাকবো না নবী রসুল ছাড়া কারো সাথে আল্লাহ কথা বলেন এটাও মনে রাখবেন নবী রসুল ছাড়া ফেরিস্তা মালায়কা এবং তার মানুষের মধ্যে নবী রসুল ছাড়া কারো সাথে কথা মা কান আলী বাসারিন ইল্লা ওয়াহিয়ান আও মিউ ওয়ারা হিজাব আও ইউরসাল্লা রসুল ইউ হিয়া নবী রসুল ছাড়া কারো সাথে আল্লাহ কথা বলেন কারণ আল্লাহ সর্বদাই পূর্ণ এবং সর্বদা পূর্ণ থাকবে সর্বদা পূর্ণ ছিলেন এবং সর্বদা পূর্ণ থাকবেন কালামিন সেফাতিল কামাল আর কথা বলা পূর্ণতার গুণ না ঘাটতির গুণ একজন মানুষ কথা বলতে পারে আর সুন্দর কথা বলতে পারে আর একজন লোক কথা বলতে পারে না বোবা আর একজন কথা বলতে পারে কিন্তু থেমে থেমে তোতুলা জবানে আর কোনটাকে বলবেন যে পারফেক্ট হ্যাঁ সুন্দর করে কথা বলতে পারে ঠিক না তাহলে বোঝা গেল যে কথা বলা হচ্ছে পূর্ণতার গুণ আর আল্লাহর জন্য সমস্ত পূর্ণতার গুণ রয়েছে আল্লাহর জন্য যতগুলি ভালো গুণ আছে সবচেয়ে পূর্ণভাবে রয়েছে আল্লাহ রবুল্লাহ সুতরাং আল্লাহ আর জন্য কালাম আল্লাহর গুণ জাতি গুণ আর ফেলি গুণ দুই রকমের বলে আন্নাল্লাহ ওয়াসাফা বেহি নাফসাহু আর তারপরে কোরআন এবং হাদিস দলিল যে আল্লাহ নিজেকে এই গুণে গুণান্বিত করেছেন যে আমি কথা বলি ওয়াসাফাহ বেহি রসুল এবং রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ কথা বলেন হাদিসও রয়েছে وسياتي ذكر مذهب الم... ذكر مذهب المخالفين في هذه المساله مع الرد عليه ان شاء الله تعالى এতক্ষণ পর্যন্ত ইতিবাচক আলোচনা হইল কিন্তু ইঙ্গিত যে করেছিলাম বেশ কিছু বাতিল ফিরকা রয়েছে জামিয়া মৌতাজেলা তারপরে আশা এরা কুল্লাবিয়া এই দলগুলি আল্লাহর বাণী সম্পর্কে বিভ্রান্তির শিকার হয়েছে বিভ্রান্তির শিকার হয়েছে কেউ বেশি বিভ্রান্ত হয়েছে কেউ কম বিভ্রান্ত হয়েছে কিন্তু সবগুলি হচ্ছে গোমরা বিভ্রান্ত ভালো করে মনে রাখবেন তাই বলছেন যে আর অচিরেই আসবে যারা এর বিরোধী তাদের মজা তাদের মতামতের আলোচনা এই বিষয়ে ফিহাজ আল্লাহর কালামের ক্ষেত্রে মা আর রাদ্দে তার খন্ডন সহ ইনশা আল্লাহ চাইলে সেটা হচ্ছে এই কিতাবের একশো চুহাত্তর পৃষ্ঠা এই কিতাবের একশো চুহাত্তর পৃষ্ঠায় সেখানে শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ ইঙ্গিত করেছেন যে জাহমিয়াদের উক্তি কি ছিল তোমার জাহমিয়াদের সম্পর্কে যে আল্লাহ কথা সৃষ্টি করেন কথা বলেন না মোতাজেলাদের কি ছিল তারপরে আশাইদের কি ছিল এসব বিষয়গুলি আসবে ইনশা আল্লাহ তালা তখন আমরা তাদের উক্তিগুলি নকল করব রদ করার উদ্দেশ্যে বা খণ্ডন করার উদ্দেশ্যে এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে ও সাল্লাহ সাল্লাম মোহাম্মদ আলী ওসাবি আজমা إسلامنا عبق الوجود وغاية وسلامة وهداية للمهتدي